দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরাল বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা বাংলাদেশের ঐতিহ্যবাহী শতবর্ষী ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র জামিয়া ইসলামিয়া মুজাফরুল আলম মাদ্রাসার একশত ছাব্বিশতম বার্ষিক মাহফিলের আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দিয়েছেন হজরত ইকরামের মজলিস দিনী আলোচনার কোরআন সুন্নার মজলিস নেকলোকদের আহলুল্লাহ এবং আল্লাহ আলাদের মজলিস এ মজলিসে আল্লাহ আমাদেরকে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন রব্বে করিমের দরবারে কালেমা দর্শকর আদায় করি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত হজরত ওলামা ইকরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমার পূর্বেই বাংলাদেশের খ্যাতিমান আলেমে দিন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব বন্ধুবর হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব আত্মশুদ্ধি এবং ইসলাহে নফসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন সর্বশেষ পর্যায়ে আরো কিছু কথা বলবার জন্য আমি আল্লাহর এক গুণাগার বান্দা আপনাদের একজন দিনী ভাই এখানে উপস্থিত হয়েছি উপবিষ্ট হয়েছি এবং পবিত্র কোরআনে পাকের সুরতুল আনফাল থেকে একটি আয়াতাংশ তেলাবত করেছি রসুল সাল্লাহ আলিহাসাল্লামের হাদিসে পাকের হাদিসের একটু অংশ আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি মোহতারাম হাজরিন আমার তেলাবাদকৃত আয়াত এবং আল্লাহ নবীর হাদিস সময়ের বর্তমান আমরা যেই পরিস্থিতি এবং যেই প্রেক্ষাপটের সম্মুখীন এমনই একটি বিশেষ পরিস্থিতি এবং প্রেক্ষাপটের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত আমরা যদি ইসলামের সূচনাকারের ইতিহাস পড়ি রসুল আকরম সাল্লাহ আসাল্লামের নবুয়তের তেইশ বছরের জিন্দগি যদি আমরা অধ্যয়ন করি সিরতুল নবী যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা এই দিন ইসলামের একটি অনন্য বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করবো যে দিন দুনিয়াতে কায়েম হয়েছে বিস্তার লাভ করেছে প্রতিষ্ঠিত হয়েছে দুটি বুনিয়াদের উপর ভিত্তি করে একটি বুনিয়াদ হলো আল্লাহর দিনের জন্য হিজরত করা অপর বুনিয়াদ হলো আল্লাহর দিনের জন্য যারা হিজরত করবে সেই মহাজিরদের নুসরত করা আনসার হিসাবে তাদেরকে বরণ করে নেওয়া এই হিজরত আর নুসরত মুহাজির এবং আনসারদের সমন্বয়েই আখিরি পয়গম্বর মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দিন দুনিয়াতে বিস্তার লাভ করেছে এবং প্রতিষ্ঠিত হয়েছে মোহতারাম হাজরিন রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবুয় লাভ করবার পর তেরো বছর পর্যন্ত তিনি তার মাতৃভূমিতে জন্মভূমিতে মানুষের দ্বারে দ্বারে ইমানের দাওয়াত নিয়ে গিয়েছেন রাতের অন্ধকার এবং দিনের আলোকে একাকার করে দিয়েছেন মক্কা নগরীর এমন কোনো মানুষ ছিল না যার নিকট আল্লাহ নবী নিজে শত সহস্রবার ইমান এবং তহিদের দাওয়াত নিয়ে না গিয়েছেন কিন্তু ১৩ বছরের ইতিহাস বলে যে মক্কার ভূখণ্ড সর্বাধিক দিয়ে পৃথিবীর সর্বোৎকৃষ্ট ভূমি হওয়া সত্ত্বেও আল্লাহর দিন কায়েম করবার জন্য অনুকূল ছিল না এজন্য রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম জীবনের সকল মায়া ত্যাগ করে পার্থিব এমনকি পরকালীন সকল বিষয়ের উপর আল্লাহর দিনকে প্রাধান্য দিয়ে মক্কার ভূখণ্ড ত্যাগ করে মদিনার পানে হিজরত করেছিলেন নিজের সাথী সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর নবী মদিনায় হিজরত করবার পর থেকে ইসলামের এক নবযুগের সূচনা হয়েছিল আল্লাহর নবী সেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বলেই হয়তোবা আজ আমরা দেড় হাজার বছর পরে ছয় হাজার কিলোমিটার দূরত্বে সবুজ বাংলার এই সবুজ মাটিতে বসে ইসলামের সুমহান আদর্শ আমরা অনুসরণ করতে পারছি সেদিন আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর দিনের স্বার্থকে প্রাধান্য দিয়ে মক্কার ভূখণ্ড মাতৃভূমি ছেড়ে সোনার মদিনার পানে হিজরত করেছিলেন বলেই কেয়ামতের পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহর দিন দুনিয়াতে টিকে থাকবে মোহতারাম হাজিরিন রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন মক্কার পবিত্র মাটি এ মাটি ছিল আল্লাহর নবীর মাতৃভূমি এই ভূমির মাটি মক্কার ভূমি মক্কার মাটি সন্দেহাতীত ভাবে পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে বেশি মর্যাদাপূর্ণ এবং বেশি মূল্যবান কথা ঠিক কিনা মক্কার নগরীর মাটিতে কি না ছিল মক্কার মাটি হলো সে মাটি যেই ভূখণ্ডে পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ আল্লাহ পাক ফেরেস্তাদের মাধ্যমে নির্মাণ করিয়েছিলেন মক্কার ভূখণ্ড পৃথিবীতে একমাত্র মাটি যার বুকে আল্লাহর ঘর কাবাতুল্লাহ এবং বাইদুল্লাহ শরীফ স্থাপিত মক্কার মাটি একমাত্র মাটি যেখানে বাইতুল্লাহর দক্ষিণ পূর্ব কর্নারে একটি পাথর যে পাথর জান্নাত থেকে দুনিয়াতে আগমন করেছে একমাত্র পাথর জান্নাত থেকে দুনিয়াতে আসবার সময় যার রং ছিল দুধের মতো সাদা ধবধবে সে পাথরের কারিশ্মা হলো যে সেটা মানুষের পাপ এবং গুনাহগুলোকে শুষে নেয় এবং মানুষের গুনাহগুলো চুষতে চুষতে সেই সাদা ধবধবে দুধের মতো পাথরটা কালো কুচকুচে বর্ণ ধারণ করে হাজরে আসবাদ হয়ে গেল এই পাথর পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে নাই আছে মক্কায় পবিত্র বাইতুল্লাহর সামনে সোনালি একটা বক্সের মধ্যখানে আরো দুটি পাথর একটি পাথর সংরক্ষিত পৃথিবীতে একমাত্র পাথর যে পাথর পাষাণ হওয়া সত্ত্বেও খলিলুল্লাহ ইব্রাহিম আলী হিসালাতামের পায়ের চিহ্নকে নিজের পক্ষে মোমের মতো নরম হয়ে ধারণ করে নিয়েছিল সেই পাথর মাকামে ইব্রাহিমী নাম ধারণ করে আজও পর্যন্ত মক্কার বাইতুল্লাহ শরীফের সামনে মাতাফের মধ্যে মসজিদ হারামের মধ্যে সংরক্ষিত আছে যে পাথরের কথা আল্লাহর কোরআন স্পষ্ট বলেছে ইব্রাহিম সেই মাকামে ইব্রাহিম এবং তাকে সামনে রেখে নামাজ পড়বার জন্য আল্লাহ পাক রব্বুল আলমী নির্দেশ দিয়েছেন পবিত্র মক্কার ভূখণ্ডে বাইতুল্লাহ থেকে আরেকটু সামনে অগ্রসর হন সেখানে সেই পাথুরে শক্ত ভূমির মধ্যখান দিয়ে এমন এক প্রশ্রবণ এমন এক ঝর্ণা প্রবাহিত হয় পৃথিবীতে যার কোনো দৃষ্টান্ত নেই কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদ্দতের জিন্দা নিদর্শন হিসেবে জমজমের কূপ থেকে অনবরত যে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে প্রতিদিন হাজার লক্ষ কোটি গ্যালন পানি সেখান থেকে নিষ্কাশন করা হলেও কেমন পর্যন্ত জমজমের পানির মধ্যে কোনো ধরনের সেই পানির সংকট দেখা দেবে না এবং একমাত্র জমজমের কূপের পানি এমন যে পৃথিবীতে এই পানির কোনো দৃষ্টান্ত নেই এ পানির কোনো উপমা নেই পৃথিবীতে বিশুদ্ধতম পানি একমাত্র পানি জমজমের পানি এই পৃথিবীতে যার অনন্য বৈশিষ্ট্য হলো কোন মানুষ জমজমের পানি পান করে অন্য কোনো খাবার না খেয়েও শুধু জমজমের পানির উপর নির্ভর করে সে জীবন ধারণ করতে পারবে ইতিহাস থেকে এমন অনন্য অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় অন্য কোনো পানি পান করে খাবার না খেয়ে মানুষ বাঁচতে পারবে না একমাত্র পানি জমজমের পানি যেটা যেমন পানির তৃষ্ণা নিবারণ করে খাদ্যের চাহিদাও পূরণ করে মানুষের শরীরের মধ্যে খাদ্য ঘাটতি পূরণ করে মানুষের শরীর ধারণ জীবন ধারণ করবার এক অনন্য বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলমিন একমাত্র জমজমের পানিতে রেখেছেন এই জমজমের কূপটা কোথায় অবস্থিত পবিত্র মক্কার এই বাইদুল্লাহ শরীফের সামনে উত্তর আপনার এই পূর্ব দক্ষিণ দিকে পবিত্র বাইতুল্লাহকে কেন্দ্র করে মসজিদে হারাম এই মসজিদে হারাম পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে এক রাগাত নামাজ আদায় করলে পৃথিবীর অন্যত্র যে কোনো মসজিদে এক লক্ষ রাগাত নামাজ আদায় করবার সমপরিমাণ স্বভাব লাভ হয় এ বৈশিষ্ট্য একমাত্র মসজিদে হারামের পবিত্র মসজিদে হারাম নয় শুধুমাত্র পুরা মক্কার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন এ জায়গাটাকে মহিমান্বিত করেছেন যার নাম হলো হারামে মাক্কি পবিত্র হারাম আল্লাহ রব্বুল আলমিন এ মাটিকে এত মর্যাদা দিয়েছেন এমনকি সে গাছের কোনো একটা পাতাও কেউ ছিঁড়তে পারবে না যদি কোনো মানুষ সেই পবিত্র মসজিদে হারাম পবিত্র হারামের কোনো একটা গাছের একটা পাতাও যদি ছিঁড়ে ফেলে সেজন্য তাকে গুণাগার হতে হবে এবং তাকে তার অর্থদণ্ডের জরিমানা আদায় করতে হবে সেখানে কোনো একটা ঘাস উৎপন্ন হলে সে ঘাস উপড়ানো যাবে না সেখানে হারামের মধ্যে কোনো একটা পাখি কবুতর কোনো একটা খরগোশ হরিণ কোন একটা প্রাণী যদি এসে আশ্রয় গ্রহণ করে সেই প্রাণীকে সেখান থেকে শিকার করা তো দূরের কথা বরং সেই প্রাণীর শান্তির এবং আরামের ব্যাঘাত ঘটে এমন কোন আচরণ করা হারাম আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে একমাত্র মসজিদে হারামকে কেন্দ্র করে হারামে মাক্কির এই মাটিকে আল্লাহ এমন মহিমান্বিত করেছেন মোহতারাম হাজরিন পবিত্র হারাম মক্কা শরীফের এমন অনন্য বৈশিষ্ট্য অসংখ্য অগণিত বৈশিষ্ট্য পবিত্র মক্কার মধ্যে সেই জাবালে নূর যেই জাবালে নূরের চূড়ান্ত এবং শীর্ষ শীর্ষ চূড়া গারে হেরা যেখানে আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম ধ্যান মগ্ন থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আমিন ওহি নিয়ে ঐশী বাণী নিয়ে আগমন করেছিলেন আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির পয়গম আখেরি নবুয় নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর আগমন করেছিল পৃথিবীর অন্য কোন ভূখণ্ডে সেই পাহাড় নয় সেই হেরার গুহা মক্কা নগরীতে অবস্থিত মহতারাম হাজরিন এসব বৈশিষ্ট্য আল্লাহ পাক একমাত্র মক্কার ভূখণ্ডকে দান করেছেন এরপরে এ মাটি ছিল আল্লাহর নবীর জন্মভূমি নবীজির মাতৃভূমি ছিল এই মক্কার মাটি তিনি তার শৈশব তার কৈশোর তার যৌবন তার প্রৌঢ়ত্বের অর্ধেকের বেশি সময় জীবনের তিপ্পান্ন বছর এ মাটিতে তিনি অতিক্রম করেছেন এ মাটিতে আল্লাহ নবীর চোদ্দ পুরুষ সমাধিস্থ ছিলেন সেই হজরত ইসমাইল আলা থেকে নিয়ে নিজের পিতা খাজা আবদুল্লাহ পর্যন্ত আল্লাহ নবীর সমস্ত পূর্বপুরুষরা মক্কার মাটিতে শুয়েছিলেন মহতারাম হাজরিন মক্কার মাটির সঙ্গে আল্লাহ নবীর কি হৃদ্যতা কি মহাব্বত কি ভালোবাসা কি আন্তরিকতা ছিল সেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় আমরা অনেকে মনে করতে পারি যে আমরাই মনে হয় শুধু আমার দেশকে ভালোবাসি আমরাই মনে হয় আমাদের জন্মভূমি আর মাতৃভূমিকে মহাব্বত করি কিন্তু নবীজির সিরাত ইতিহাস পড়লে দেখা যায় যে আমরা আমাদের মাতৃভূমিকে জন্মভূমিকে যতটা বেশি ভালোবাসি আল্লাহর নবী তার জন্মভূমি এবং মাতৃভূমিকে তার চেয়ে অনেক বেশি মহব্বত করতেন ভালোবাসতেন কিন্তু দোস্ত এই মক্কার মাটি তার এই জন্মভূমির মাটি হাজার বছরের পূর্বপুরুষদের স্মৃতিধন্য এ মাটি নিজের জীবনের তিপ্পান্ন বছরের সুখ দুঃখের স্মৃতি বিজড়িত এ মাটি পবিত্র বাইতুল্লাহকে পক্ষে ধারণকারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভূখণ্ডের এ মাটি জমজমের কূপ মাকাম ইব্রাহিম আর হাজরে আসবাদের মতো স্মৃতিধন্য হাজরে আসবাদের মতো পবিত্র মহাপবিত্র আল্লাহর নিদর্শন গুলোর জীবন্ত সাক্ষ্য এই পবিত্র মক্কার মাটি সব একদিকে ছিল দুনিয়ার সমস্ত কিছুর ভালোবাসা একদিকে ছিল নিজের জাতির প্রেম একদিকে ছিল মাতৃভূমির ভালোবাসা একদিকে ছিল দেশপ্রেম একদিকে ছিল নিজের এই স্মৃতি এবং নিজের নস্টালজিক স্মৃতির ইতিহাস একদিকে ছিল আর আল্লাহর দিনের আরেক দিকে ছিল খোদার দিন কায়েম করবার মিশন আরেক দিকে ছিল আল্লাহ নবী যখন দেখলেন মক্কার এই মহা পবিত্র মহা মূল্যবান মাটি আল্লাহর দিন কায়েম করবার জন্য অনুকূল নয় আল্লাহ নবী মক্কার মাটিকে প্রাধান্য দেন নাই নবীজি দেশপ্রেমকে প্রাধান্য দেননি আল্লাহ নবী সজাতির মহব্বতকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ দিনের মহব্বতকে বক্ষে ধারণ করে সোনার মদিনার পরে হিজরত করেছিলেন দেশ জাতি দুনিয়ার সমস্ত কিছুর মহব্বত এবং ভালোবাসার চেয়ে আল্লাহ দিনের মহব্বত এবং ভালোবাসার অরণ্য নজির স্থাপন করেছিলেন এটাই ইতিহাসে বলা হয় হিজরতে নবী মোহতারাম হাজরিন এটাই হলো হিজরতে নবী আল্লাহ নবীর জিন্দগির সবচেয়ে বড় আদর্শ কোনটি যদি এক কথায় জিজ্ঞাসা করা হয় যদি শুধু একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয় আল্লাহ নবীর জিন্দগির সবচেয়ে বড় আদর্শ কোনটি ছিল মোহতারাম হাজরিন তাহলে যে আদর্শের কথা বলতে হবে সেটা হলো আল্লাহর দিনের জন্য হিজরত করা আল্লাহর দিনের জন্য হিজরত করা খলিফতুল মুসলিমিন ওমর বিন খত্তাব যুগে যখন সাহাবা একরাম পরামর্শে বসেছিলেন অর্ধ জাহান পর্যন্ত ইসলামী সাম্রাজ্যের সীমান্ত তখন বিস্তৃত হয়ে গিয়েছে সারা পৃথিবীর সমস্ত সভ্যতাগুলো তাসের ঘরের মতো ইসলামের সামনে লুটিয়ে পড়েছিল খলিফা অমর ফারুক নদী আল্লাহ আনহু এবং মুসলিম মুসলিম বিভিন্ন নেতৃত্বতা একটি প্রয়োজনীয়তা অনুভব করলেন মুসলমানদের জন্য একটি আলাদা বর্ষ এবং সাল গণনা পৃথিবীতে সূচনা হওয়া উচিত যেমন খ্রিস্টবর্ষ খ্রিস্টানরা গণনা করে থাকে পৃথিবীর বিভিন্ন জাতি নিজেদের নিজেদের মতো করে তারা সাল গণনা করে থাকে বর্ষ গণনা করে থাকে উম্মতে মুসলিমার জন্য একটি বর্ষ গণনার রীতি প্রচলিত হওয়া উচিত তখন সাহাবায়ে একরাম পরামর্শে বসেছিলেন যে আমরা কোন ঘটনাকে কেন্দ্র করে কোন বিষয়কে ভিত্তি ধরে আমরা উন্মতে মুসলিমার জন্য নিজস্ব স্বকীয় আদর্শে আমরা বর্ষ গণনা শুরু করতে পারি আল্লাহর নবীর জীবনের অনেক কিছুই সাহাবা গ্রামের সামনে বিদ্যমান ছিল নবীর জন্মের ইতিহাস ছিল নবীর নবৌত লাভ করবার ঘটনা ছিল নবীর মৃত্যুবার্ষিকী ছিল অনেক কিছুই ছিল বদরের ঘটনা ছিল মক্কা বিজয়ের অনন্য ঘটনা আল্লাহর নবীর জীবনে ছিল নবীজির জীবনের পরতে পরতে এমন অসংখ্য গুরুত্বপূর্ণ তাৎপর্যময় ঘটনা থাকা সত্ত্বেও সাহাবায়াম সর্বসম্মত ক্রমে কেমন পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে মুসলিম জাতির নিজস্ব স্বকীয় বর্ষ গণনার ভিত্তি হিসেবে যে ঘটনাটিকে তারা নির্ধারণ করলেন নির্বাচন করলেন সেটি নবীর জন্ম নয় সেটি নবীর নবুবত লাভ নয় সেটি নবীজির মৃত্যু নয় সেটি নবীজির বদরের ইতিহাস নয় সেটি নবীজির ওহদের ইতিহাস নয় সেটি নবীজির মক্কা বিজয়ের ইতিহাস নয় বরং সেটি ছিল নবীজির হিজরতের ঘটনা হিজরতকে কেন্দ্র করে হিজরি বর্ষের সূচনা গণনা হলো হিজড়ি বর্ষের গণনার সূচনা হলো কেয়ামত পর্যন্ত মুসলমানরা হিজড়ি বর্ষ গণনা করবে কেন হিজরি বর্ষের গণনার জন্য মুসলিম এবং ইসলামী বর্ষ গণনার জন্য হিজরতের ঘটনাটাকে কেন চয়ন করা হয়েছিল মোহতারাম হাজরিন খ্রিস্টানরা চয়ন করেছিল নবী ইসা আলহ ইসলামের জন্মের বিষয়টাকে তারা নবীর জন্মটাকে নিয়ে মাতামাতি করেছে কিন্তু ইসলাম তার সোনালী যুগ থেকে উম্মতে মুসলিমাকে শিক্ষাই দিয়েছে জন্ম নিয়ে মাতামাতি করা নবীর আদর্শ নয় মৃত্যু নিয়ে মাতম করা মুসলমানদের আদর্শ নয় মুসলমানরা জন্ম এবং মৃত্যুর মতো তাৎপর্যহীন ঘটনা নিয়ে কোনদিন তারা মাতামাতি করতে পারে না উম্মতে মুসলিমা উম্মতে মোহাম্মদিয়া হলো কর্মের জাতি তারা কর্মকেই দুনিয়াতে প্রাধান্য দিতে চায় আর তাদের কর্মের মধ্যে সবচেয়ে বড় কর্ম নবীর জীবনের মধ্যে সবচেয়ে বড় আদর্শ অনুসরণীয় ঘটনা হলো আল্লাহর দিনের জন্য ত্যাগ এবং কোরবানি স্বীকার করা আর এই ত্যাগ এবং কোরবানির অনন্য নজির ছিল হিজরতুল নবী সাল্লাহ মোহতারাম হাজরিন আল্লাহ নবী সেদিন হিজরত করেছিলেন সূচনা হলো হিজরতের হিজরত সেখানেই শেষ হয়ে যায়নি আমরা অনেকে মনে করি যে মনে হয় হিজরত সেদিনই শেষ হয়ে গিয়েছে দোস্ত হিজরত শেষ হয়ে যায়নি কেয়ামত পর্যন্ত হিজরতের আদর্শ উম্মতে মুসলিমার মধ্যে উজ্জীবিত রয়েছে এবং উজ্জীবিত রাখতে হবে আল্লাহর কোরআনে আয়াত রয়ে গেছে হিজরত যখন মুসলমানদের উপর অবধারিত হয়ে যায় হিজরতের বিধান যখন ফরজ হয়ে যায় তখন যদি কোনো মুসলমান হিজরত না করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সেই মুসলমানের উপর সব- অত্যন্ত শক্ত এবং কঠোর হুম হুমকি এবং ধুম- ধমকি প্রদর্শন করা হয়েছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا মক্কার কিছু মানুষ তারা ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু যখন আল্লাহ নবী হিজরতের হুকুম করলেন তখন ব্যাপকভাবে সকল সাহাবায়করাম হিজরত করে নবীজির সঙ্গে মদিনায় চলে গেলেন কিন্তু কিছু মানুষ তারা তাদের সম্পদের মোহে তারা তাদের সম্পদের ভালোবাসায় নিজের সজাতির মহাব্বতে তারা হিজরত করতে পারল না নিজের বাড়ির খুঁটি ধরে তারা বাড়ির কোণে পড়ে থাকলো এমত অবস্থায় তাদের মৃত্যুর সময় হাজির হয়ে গেল ফেরেস্তারা এসে তাদেরকে ধমক দিল পালু ফিমা কুন্তুম কি ব্যাপার তোমরা এভাবে কাফেরদের সঙ্গে একাকার হয়ে বেইমানদের সঙ্গে মিলেমিশে আল্লাহর দিনের বিধান পালন না করে তোমরা জীবন যাপন করে মৃত্যু মুখে পতিত হলে কেন তখন তারা জবাব দিল কালু কুন্না মুস্তাদা আফিনা ফিলার যে আমরা তো দুর্বল এজন্য এখানে আল্লাহর হুকুম পালন করতে পারি নাই ফ্রেস্তারা তখন বললেন আলাম তাকুনারদুল্লাহিআন আল্লাহর পৃথিবীটা তো আর সংকুচিত ছিল না খোদার জমিন তো প্রশস্ত তোমরা এই বেইমানির ভূখণ্ড ত্যাগ করে তোমরা কেন হিজরত করলে না আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা শুধুমাত্র ধমক দিয়েই ক্ষান্ত হলো না বরং আল্লাহ পাক রাব্বুল আলামিন চূড়ান্ত হুমকি প্রদর্শন করলেন আল্লাহ কি বললেন হিজরতের বিধান আরোপিত হওয়ার পরেও যারা হিজরত করলো না তাদের ঠিকানা হবে খোদার জাহান্নাম যে জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর পরিণাম মোহতারাম হাজরিন কোরআনের এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান মুসলমানদের জন্য ইমানদারদের জন্য প্রয়োজনের ক্ষেত্রে হিজরত করাকে অবধারিত করে দিলেন শুধুমাত্র এক শ্রেণীর মানুষের জন্য আল্লাহ অবকাশ রাখলেন ইল্লাল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا আল্লাহ বললেন শুধুমাত্র ওই মানুষগুলোর জন্য হিজরত থেকে বিরত থাকবার অনুমতি আছে যারা দুর্বল এত দুর্বল এত কমজোর যে তারা আল্লাহর পথে হিজরত করবার কোনো সামর্থ্য রাখে না হিজরত করবার কোনো উপায় তাদের নাই হিজরত করবার কোনো উপায় যাদের নাই কেবলমাত্র তাদের জন্যই হিজরত থেকে বিরত থাকবার পারমিশন আছে দোস্ত কোরআনের এই আয়াত যখন নাজিল হলো তফসিরের কিতাবগুলোর মধ্যে লেখে সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয় মক্কার মধ্যে একজন মুসলমান ছিলেন ইমানদার বয়সের ভারে তিনি ছিলেন নুব্জ বয়সের ভারে ছিলেন তিনি ক্লান্ত বয়োবৃদ্ধ এত বেশি বয়স তার ছিল যে অতিমাত্রার বয়সের কারণে বয়োবৃদ্ধির কারণে তার চোখের দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল তিনি চোখে দেখতেন না ইতিহাস বলে যার নাম ছিল হাজরতে জমরা কোন কোন বর্ণনায় তার নাম উল্লেখ করা হয়েছে জমরাত ইবনুল ইস রাদিয়াল্লাহু আনহু তিনি বুড়ো মানুষ এরপর আবার চোখে দেখেন না কিন্তু কোরআন যখন বললো কেবলমাত্র তাদের জন্যই হিজরত না করবার পারমিশন আছে যারা হিজরত করবার কোনো উপায় না পায় এই বৃদ্ধ লোক চোখে দেখেন না তিনি বললেন যে আমি যদিও বৃদ্ধ হয়ে গিয়েছি নিজের শক্তিতে পথ চলবার ক্ষমতা আমার নাই যদিও আমি চোখে দেখি না নিজের চোখে দেখে পথ পাড়ি দেওয়ার শক্তি আমার নাই কিন্তু আমার তো কিছু তাকড়া তাকড়া নওজাবান সন্তান রয়েছে ওদের কাঁধে ভর করে তো আমি হিজরত করতে পারি সুতরাং আল্লাহ যখন বলেছেন যাদের কোনো উপায় আছে তারা হিজরত থেকে বিরত থাকবার পারমিশন নাই এই কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমার তো হিজরত থেকে পিছিয়ে পিছিয়ে থাকবার বিরত থাকবার কোনো সুযোগ নাই সন্তানদেরকে ডাকলেন যুবক সন্তানগুলোকে ডাক দিয়ে বললেন হে আমার সন্তানেরা তোমরা বলো দেখি আমি তোমাদের বাবা কিনা বলল যে হ্যাঁ আপনি আমাদের বাবা আমি যদি কোনো অর্ডার তোমাদেরকে করি আমার নির্দেশ তোমরা মান্য করবে কিনা সন্তানরা বলল যে হ্যাঁ আমরা মান্য করব তখন তিনি নির্দেশ দিলেন যে আমাকে কাঁধে ভর করে তোমরা হিজরতের জন্য সোনার মদিনার পানে তোমরা নিয়ে রওনা হয়ে যাও মোহতারাম হাজরিন আল্লাহর পয়গম্বরের এই বৃদ্ধ সাহাবি হাজরতের তোমরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ অন্ধ নাবিনা সাহাবি নিজে পথ চলতে পারেন না পথ দেখতে পারেন না সন্তানদের কাঁধে ভর করে সাড়ে তিনশো মাইল দূরত্বের পথ সোনার মদিনার দিকে হিজরতের জন্য তিনি রওনা হয়ে গেলেন পথ চলতে লাগলেন তানি আইন নামক জায়গা পর্যন্ত পৌঁছলেন এখনো মদিনা বহুদূর ইত্য বছরে জীবন সায়ান্ন ঘনিয়ে এলো মৃত্যুর ঘন্টা বেজে উঠল মৃত্যুর সময় তারা হাজির হয়ে গেল মানুষের যখন মৃত্যুর সময় হাজির হয়ে যায় কারো জন্য তো আর এক মুহূর্ত অপেক্ষা করে না জন্য মৃত্যু অপেক্ষা করে নাই সোনার মদিনা থেকে বহু দূরত্বের পথে নামক স্থান যেটা একটা মিকাত সেই তানিমে তিনি মৃত্যুবরণ করলেন তার মৃত্যুর পয়গাম পৌঁছে গেল সোনার মদিনায় মৃত্যুর সংবাদ মদিনায় ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার সকল সাহাবাহাম সমস্ত মুসলমানদের মধ্যে একটা আফসুস রব উঠল যে আহা দুঃখ সকলে বেদনাহত হলো দুঃখিত হলো যে আমার একজন বৃদ্ধ মানুষ আল্লাহর পথে হিজরত করবার জন্য রওনা করলেন কিন্তু তার হিজরতটা পরিপূর্ণ হলো না তিনি মদিনা পর্যন্ত পৌঁছতে পারলেন না সকলে তার জন্য বেদনা হত হলো আফসুস হলো মর্মাহত হলো তার জন্য সকলে সমবেদনা প্রকাশ করতে আরম্ভ করলেন আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনিও তার এই প্রিয় সাহাবির জন্য দুঃখ প্রকাশ করতে লাগলেন এমন সময় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের আয়াত দিয়ে জিব্রিল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত নাজিল হলো ومن يخرج من بيته مهاجرا الى الله ورسوله ثم يدركه الموت فقد وقع اجره على الله ومن يخرج من بيته مهاجرا الى الله ورسوله ثم يدركه الموت فقد وقع اجره على الله যারা জমরার জন্য দুঃখ এবং সমবেদনা প্রকাশ করেছিল আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হুঁশিয়ার করে দিলেন সতর্ক করে দিলেন তোমরা আমার জমরার জন্য কেন দুঃখ প্রকাশ করছো আমার জমরা ইবনে জন্দু সে কোনো করুণার পাত্র নয় সে কোনো দুঃখের পাত্র নয় সে কোনো বেদনার পাত্র নয় বরং আমার জমরা যেই মুহূর্তে আল্লাহর পথে হিজরত করবার জন্য নিজের ঘর থেকে রবানা হয়েছে মদিনায় পৌঁছতে পারুক বা না পারুক পথিমধ্যে তার মৃত্যু এসে গেছে এতে কোনো ক্ষতি নাই এতে কোনো সমস্যা নাই বরং তোমরা মনে করছো তার হিজরত অসম্পূর্ণ কিন্তু আমার আল্লাহ বলছেন ফকাদ রুহু আল্লাহ মালিক আল্লাহ পাক রব্বুল নিকট সে পরিপূর্ণ মহাজির হিসেবে তার নাম লিপিবদ্ধ হয়ে গেল আল্লাহ পাক হিজরত অসম্পূর্ণ রাখেননি ঘোষণা করে দিয়েছেন সুতরাং জমরার জন্য দুঃখ প্রকাশ করবার কিছু নাই জমরার জন্য সমবেদনা প্রকাশ করবার কিছু নাই জমরা বৃদ্ধ বয়সের অন্ধত্বের এই দুর্বলতা নিয়েও খোদার পথে হিজরত করেছে আল্লাহ কেয়ামত পর্যন্তের জন্য তার সামনে কোরআনের আয়াত নাজিল করে তাম পৃথিবীর মুসলমানদের জন্য আদর্শ এবং মডেল সাব্যস্ত করে আল্লাহ বলে দিলেন জমরা করুণার পাত্র নয় বরং জমরা ইবনে জুন্দুব কেয়ামত পর্যন্ত উন্মতে মুসলিমার হিরো এবং নায়ক থাকবে তিনি হলেন মডেল তাকে অনুসরণ করতে হবে মোহতারাম হাজরিন কোরআনের আয়াত বলে দিল যে আল্লাহর পথে হিজরত করতে গিয়ে মৃত্যুবরণ করেছে তার জন্য করুণা নয় বরং তাকে নিয়ে গৌরব করতে হবে যে খোদার পথে হিজরত করতে গিয়ে যার জীবন এবং প্রাণ গেল মধ্যে তার জন্য কোন দুঃখ এবং সমবেদনা নয় বরং তার জন্য পক্ষ ভরে গৌরব এবং গর্ব প্রকাশ করতে হবে মোহতারাম হাজরিন আল্লাহর পয়গম আল্লাহর কোরআন উম্মতে মুসলিমাকে সতর্ক করলো উদ্বুদ্ধ করলো হিজরতের প্রতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী যিনি মক্কা থেকে হিজরত করবার পথে অতি মধ্যখানে বিষাক্ত বিচ্ছুর দংশনে প্রাণ হারালেন সাহাবায়ে کرام তার জন্য দুঃখ প্রকাশ করলো যে বেচারার হিজরতটা পূর্ণ হলো না নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না তোমরা খালিদ ইবনে হিজামের জন্য দুঃখ করছো যে বেচারার হিজরত পূর্ণ হয় নাই তোমাদের এ কথা ভুল বরং যে ব্যক্তি আল্লাহর পথে হিজরতের জন্য বাড়ি থেকে রওনা হয়েছে পথিমধ্যে যেভাবেই তার মৃত্যু ঘটুক না কেন পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হোক পথিমধ্যে কোনো বিষাক্ত ছাপ সাপ বিচ্ছুর দংশনে তার মৃত্যু হোক অথবা পথিমধ্যে তার যদি স্বাভাবিক ক্রিয়ায় হার্ট অ্যাটাক করে অসুস্থতার কারণেও তার মৃত্যু হয় ফকত আল্লাহ দুঃখের কোনো কথা নাই আফসোসের কোনো কারণ নাই মুমিন যখন খোদার পথে হিজরতের দিকে রওনা করেছে আল্লাহ পাক দরবারে মহাজের হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে সে স্বীকৃতি লাভ করেছে এ কথাগুলো কেন বললাম মোহতারাম হাজরিন কথাগুলো এজন্য বলছি যে হিজরত ইসলামের এক সুমহান আদর্শ হিজরতের বুনিয়াদের উপর কায়েম হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা হয়েছিল কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় উম্মতে মুসলিমের মাঝ থেকে আজ হিজরতের আদর্শ বিলুপ্ত প্রায় গোটা উম্মত আজ হিজরতের সুন্নতের কথা ভুলে গিয়েছে উম্মতের মধ্যে হিজরতের বিষয় আজ আর আলোচনার মধ্যে নেই কোরআনের আয়াতগুলো এখনো পর্যন্ত রহিত হয়ে যায়নি কোরআনের আয়াতগুলো হিজরত সংক্রান্ত এখনো পর্যন্ত মানসুখ হয়নি আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিসগুলো আবুদাউদ শরীফের হাদিস থেকে যেটা আমি আপনাদের কাছে বর্ণনা করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের এবং মুহাজিরদের যে অনন্য ফজিলতের কথা বর্ণনা করেছেন এই হাদিসগুলো এই কোরআনের এই আয়াতগুলো কেমন পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য এটা অবধারিত রয়েছে এগুলো রহিত হয় নাই বাতিল হয় নাই কিন্তু দুঃখ এবং পরিতাপ উম্মতে মুসলিমের মধ্য থেকে আজকে হিজরতের আদর্শ এবং হিজরতের আলোচনা বাতিল আজকে বিলুপ্ত প্রায় হয়ে গেছে কথা ঠিক না বেঠি এই আলোচনার মাধ্যমে আমরা জানি যে আজকে আজ হলো উন্নতির যুগ ডিজিটাল প্রযুক্তির যুগ এখন হলো বিশেষ করে তথ্য প্রযুক্তি সারা পৃথিবীতে উৎকর্ষতা সাধন করেছে আমরা এখানে বাংলাদেশের এক নিবৃত অঞ্চলে আলোচনা করছি কিন্তু আমাদের আলোচনা আজকের মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না আমাদের এই আলোচনাগুলো ইথারে ইথারে ভাসতে ভাসতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আমাদের এই কথাগুলো হয়তো কোনো নির্যাতিত মজলুম জনপদ ফিলিস্তিনের কোন নারী আর পুরুষের কর্ণকুহরে পৌঁছতে পারে আমাদের বক্তব্যগুলো ইতিহাসের পরবর্তম হত্যাযজ্ঞের শিকার রোহিঙ্গার আরাকানের নির্যাতিত কোন মুসলিম নারী শিশু অথবা পুরুষের কর্ণ কর্ণকুহরে পৌঁছতে পারে তাদেরকে আমরা অভিবাদন জানাই তাদেরকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা জানাই তাদেরকে আমরা রক্ত তোমাকে সালাম জানাই তোমরা যারা একবিংশ শতাব্দীতে আল্লাহর দিনের ঠান্ডাকে সমুন্নত করবার জন্য আল্লাহর দিনকে ভালোবেসে হাজার বছরের মাতৃভূমি ত্যাগ করেছ হতে পারে তোমরা কেউ নাফ নদীতে তোমরা ভেসে গেছো হতে পারে তোমাদের সন্তানদের লাশ দিয়ে নাফ নদীর পানির সব বন্ধ হয়ে গিয়েছে হতে পারে তোমাদের মা বন্ধের লাশ উত্তাল বঙ্গোপসাগরের তরঙ্গে ভেসে গেছে কিন্তু তাতে কোনো ক্ষয় নাই তারা মরে নাই তারা মরতে পারে না কেমন পর্যন্ত তারা ইজ্জতের অনন্য নজির হয়ে উম্মতে মুসলিমার ঘরে ঘরে তারা ইজ্জতের প্রেরণা জুগিয়ে যাবে ইনশাল্লাহ মোহতারাম হাজরিন আমি আপনাদেরকে বলি আমাদের এই কথাগুলো অনেকে অনেক সময় মনে করতে পারে যে কথাগুলো আমাদেরকে বলে লাভটা কি ও দোস্ত আলহামদুলিল্লাহ আমি তো আবার বলছি প্রযুক্তির এই যুগে তো এ কথা শিবালকের ন্যায় স্পষ্ট আমাদের কথাগুলো আপনাদের এই সমাবেশী এই ছোট্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকছে না আমাদের এই কথাগুলো সারা দুনিয়ার ইথারে ইথারে ভেসে যাচ্ছে গত কয়েকদিন আগে পবিত্র মক্কা থেকে এক শায়েখ হারামের মুদাররিসুল হারাম পবিত্র মসজিদ হারামের মধ্যে যিনি দর্শ দেন এরকম একজন শায়েখ তিনি বাংলাদেশে আগমন করেছেন আমার ঠিকানা নিয়ে এসেছেন সেই মক্কা থেকে আমাকে চেনেন না কোনোদিন তার সঙ্গে আমার পরিচয় হয়নি তিনি আমার কিছু বক্তব্যের ক্লিপ নিয়ে তিনি এসেছেন আমার ঠিকানা সংগ্রহ করে জামিয়া রহমানিয়ে গিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং উম্মতে মুসলিমার পক্ষ থেকে তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন জিজ্ঞাসা করলাম বিষয় কি আপনাকে আপনি আমাকে চিনলেন কিভাবে বললেন যে এই আজকে রোহিঙ্গা নির্যাতনের পর রোহিঙ্গা মুসলমানদের উপর পরবর্তম হত্যাযজ্ঞের পর আরবের পবিত্র ভূখণ্ড মক্কার মধ্যে মহাজিরিনদের একটা সম্মেলন হয়েছে সেখানে মক্কার স্থানীয় আরব অধিবাসী এবং রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদের যারা সেখানে পঞ্চাশ বছর একশো বছর আগে হিজরত করে চলে গিয়েছিল শত শত হাজার মানুষ মিলে মক্কার পবিত্র ভূখণ্ডে সেখানে মহাজের সম্মেলন হয়েছে সে সম্মেলনের মধ্যে প্রজেক্টরের সাহায্যে তাদের নির্যাতনের বিষয়গুলো আলোচনা করা হয়েছে এরপরে দেখলাম বাংলাদেশের এক যুবকের আলোচনা সেখানে ছেড়ে দেওয়া হয়েছে ভিডিও ক্লিপ সেখানে আপনার বক্তব্য উপস্থাপন করা হয়েছে আপনার সে বক্তব্যে মক্কার মাটিতে বসবাসত হাজার হাজার রোহিঙ্গাদেরকে নতুন করে উজ্জীবিত করেছে মোহতারাম হাজরিন কাজে আজ আমরা মাটি থেকে কথা পয়গম পৌঁছে দিতে চাই রোহিঙ্গা নির্যাতিত সকল সে সকল নারী আর পুরুষদের কাঁধে যারা হিজরত করতে গিয়ে রোহিঙ্গা যারা আরাকানের মাটি থেকে হিজরত করতে গিয়ে পথিমধ্যে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাফ নদীতে যে সকল মুসলমানদের লাশগুলো ভেসে গিয়েছে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গের যারা ভেসে গিয়েছে ও ক্ষতির কোনো কারণ নাই এতে আফসোসের দুঃখজন দুঃখের কোনো কারণ নাই আফসোসের কোনো বিষয় নয় ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون আমার যে মায়ের লাশ আমি চোখে দেখেছি বঙ্গোপসাগরে ভেসে যেতে আমি আল্লাহর কোরআনকে সামনে রেখে বলতে পারি তিনি মরেন নাই কোনদিন তিনি মরতে পারেন না আমাদের যে সকল শিশুদের লাশ নাফ নদীতে ভেসে গেছে তারা মরে নাই তারা মরতে পারে না আল্লাহর দিনের জন্য যাদের জীবন যায় প্রাণ যায় তারা কোনোদিন মরে না তারা কোনদিন মরতে পারে না কেমন পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে বঙ্গোপসাগর থেকে ভারত সাগর ভারত সাগর থেকে আরব সাগর আরব সাগর থেকে আটলান্টিক মহাসমুদ্র সারা পৃথিবীর জলে আর স্থলে এই মহাজেররা উম্মতে মুসলিমের কানে কানে জিহাদের আজান এবং হিজতের আজান পৌঁছে দেবে ইনশাআল্লাহ নাজরিন হিজরতের কথা বলছিলাম আল্লাহর কোরআন হিজরতের অনন্য ফজিলতের কথা আলোচনা করেছে রসুল আকরম সাল্লাসাল্লাম মক্কা বিজয়ের পরে উম্মতে মুসলিমাকে লক্ষ্য করে বলেছিলেন লা হিজরতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়ানিয়াতুন লা হিজরতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়ানিয়াতুন আল্লাহর দিনের জন্য আমি যে মক্কার ভূমি ছেড়েছিলাম সে মক্কায় আল্লাহর দিন জিন্দা হলো সে মাটিতে আল্লাহর কোরআন বাস্তবায়িত হল সে মাটিতে সে মক্কার আকাশের আজানের ধ্বনি প্রতিধ্বনিত হল সুতরাং এখন তো আর মক্কা থেকে মদিনায় হিজরত করবার বিধান আর অবশিষ্ট রইল না কারণ এখন মদিনা যেমন ইসলামের ঘাঁটি মক্কাও এখন ইসলামের ঘাঁটি কাজে মক্কা থেকে মদিনায় হিজরত করবার যে অনন্য ফজিলত ছিল সে ফজিলত তো এখন আর থাকলো না কিন্তু কেয়ামত পর্যন্ত আমার উন্মতের জন্য হিজরতের বিধান অব্যাহত থাকলো কি বিধান আল্লাহ নবী বললেন প্রত্যেক উম্মত যারা ইমানদার হবে যারা নবীর আদর্শের অনুসারী হবে যারা নবীকে নবী বলে বিশ্বাস করবে তাদের জন্য অপরিহার্য দায়িত্ব হলো অন্তরের মধ্যে হিজরতের সংকল্প রাখতে হবে অন্তরের মধ্যে হিজরতের সংকল্প রাখতে হবে ওয়ানিয়তুনের অর্থ এটাই যে অন্তরের মধ্যে হিজরতের সংকল্প রাখবার অর্থ হলো এই আল্লাহ না করুন আল্লাহ না করুন আমি আমার মাটিকে ভালোবাসি আমি আমার জন্মভূমিকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার পরিবার পরিজনকে ভালোবাসি আমি আমার জাতিকে ভালোবাসি কিন্তু না আল্লাহ না করুন যদি এমন কোন পরিস্থিতি হয় কোনদিন আমার দেশ ইসলামের বিপক্ষে দাঁড়ায় কোনদিন যদি আমার স্বজাতি ইসলামের বিপক্ষে দাঁড়ায় কোনদিন যদি আমার পরিবার ইসলামের বিপক্ষে দাঁড়ায় আল্লাহ বলছেন আল্লাহর কোরআন বলছে আল্লাহর পয়গম্বর বলছে কেমন পর্যন্ত প্রত্যেক মুমিনের অন্তরে সংকল্প থাকতে হবে যেদিন আমার দেশ আমার দল আমার জাতি আমার পরিবার ইসলামের বিপক্ষে দাঁড়াবে সেদিন আমি দেশের পক্ষে নয় ইসলামের পক্ষে থাকবো সেদিন আমার দলকে আমি তালাক দেব ইসলামের ঝান্ডা সমুন্নত করব সেদিন আমি আমার পরিবার আপন জনের মায়া ত্যাগ করব ইসলামের ঝান্ডা সমুন্নত করব আমার স্বজাতির মায়া ত্যাগ করব আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করব এই সংকল্প পোষণ করা প্রত্যেক মোমেনের জন্য কেমন পর্যন্ত ফরজ ওলাকিন জিহাদুন বানিয়াদুন মোহতারাম হাজরিন হিজরতের এই বিধান কেয়ামত পর্যন্ত বলবৎ আছে এবং থাকবে হিজরতের এই বিধান রহিত হয় নাই এবং এই বিধান কেয়ামত পর্যন্ত রহিত হবে না হিজরতের সংকল্প প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে রাখতে হবে কোরআনের যে আয়াত আমি তেলাবত করেছিলাম সে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুর আলমিন দুই শ্রেণীর মানুষ সম্পর্কে বলেছেন উলাইকা হুমুল মুকমিনুনা হাক্কা একমাত্র তারাই হলো সত্যিকার ইমানদার কয় শ্রেণীর ইমানদার কয় শ্রেণীর ইমানদার দুই শ্রেণীর ইমানদার তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা তারাই এবং তারাই হলো কেবল মাত্র সত্যিকার ইমানদার এই দুই শ্রেণীর ইমানদার কারা কোরআন তাদেরকে স্পষ্টভাবে তাদের পরিচয় উন্মোচন করে দিয়েছে প্রথম শ্রেণীর পরিচয় হলো আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ প্রথম হলো তারা যারা আল্লাহর উপর ইমান আনয়ন করলো এবং প্রয়োজনের ক্ষেত্রে আল্লাহর দিনের জন্য হিজরত করলো তারা হলো প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ কারা হিজরত করে যে সকল মুসলমানদের কাছে আসবে হিজরত করে যে সকল মুসলমানদের এলাকায় আগমন করবে হিজরত করে যে সকল মুসলমানদের দেশে আসবে তারা তাদেরকে আশ্রয় দিবে এবং তাদেরকে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে তাদেরকে সাহায্য করবে যারা মহাজের প্রয়োজনের সময় হিজরত করবে এবং যারা মুহাজেরদেরকে সর্বত রকম ভাবে সাহায্য করবে আল্লাহর কোরআন বলছে একমাত্র তারাই হলো সত্যিকার ইমানদার কোরআনের এই আয়াত ব্যর্থহীন ভাবে কথা বলতে চায় হিজরতের বিধান অবধারিত হওয়ার পরেও যারা হিজরত করবে না অথবা হিজরত করে মহাজেররা যাদের নিকট আসবার পরেও তারা আন্তরিকভাবে তাদের সাহায্য সহযোগিতার জন্য প্রস্তুত হবে না তারা যদি ইমানদার মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দেয় আল কোরআন বলতেছে তাদের মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই বরং তারা মুসলিম নামধারী ভণ্ড মুনাফি মোহতারাম হাজরিন ও দোস্ত হিজরতের দীর্ঘ আলোচনার পর আজকের বর্তমান দুনিয়ার বাস্তব প্রেক্ষাপট শুধুমাত্র এতটুকু বলতে চাই যে আলহামদুলিল্লাহ আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা একবিংশ শতাব্দীতে দুনিয়ার পনে দুইশো কোটি মুসলমানদেরকে আবার নতুন করে হিজরতের আদর্শের কথা তারা স্মরণ করিয়ে দিয়েছে তারা হিজরতের আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়েছে জ্যেষ্ঠ অনেকে রোহিঙ্গা মহাজেরদের সম্পর্কে আজকে নানা ধরনের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে বিভিন্ন মিডিয়াতেও বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা রোহিঙ্গা মহাজেরদের ব্যাপারে নানা ধরনের নেতিবাচক এবং তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের অপপ্রচার পরিচালনা করছে অজস্ত রোহিঙ্গা মহাজেবদের ইতিহাস বড় সমৃদ্ধ ইতিহাস রোহিঙ্গা মুসলমানদের ইতিহাস ইসলামের গৌরবজ্জ্বল এক ইতিহাস ইতিহাস পড়ে ইতিহাস থেকে আমরা বিশ্লেষণ করে দেখেছি রোহিঙ্গা মুসলমানেরা পার্শ্ববর্তী আরাকান এবং মিয়ানমারে তারা সেখানে বহিরাগত কোনো জাতি নয় তারা আরাকানের ভাড়াটিয়া নয় তারা আরাকানে কচুরি পানার মতো ফেসে আসা কোনো জনগোষ্ঠী নয় বরং রোহিঙ্গাদের ইতিহাস কম করে হলেও আরাকানের মাটিতে তেরো শত বছরের প্রাচীন ইতিহাস এই আরাকানের মাটিতে আল্লাহর নবী ইন্তেকাল করবার একশো বছরের মধ্যে ইসলামের দাওয়াতকে সে পৌঁছেছিল নৌপথে আরব সাগর পাড়ি দিয়ে ভারত সাগর পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের তীরে দুই জনপদ বাংলাদেশের চট্টগ্রাম এবং আরাক মায়ানমারের আরাকান এই দুই এলাকায় একই সঙ্গে ইসলামের আগমন ঘটেছিল ইসলাম প্রচারিত হয়েছিল সেই সময় যারা ইসলাম গ্রহণ করেছিল সেই থেকে নিরবচ্ছিন্ন ভাবে তেরো শত বছর পর্যন্ত বাংলাদেশের চট্টলা অঞ্চল যেমন কোনোদিন ইসলাম শূন্য হয়নি আরাকানও তেমনি কোনোদিন মুসলমান শূন্য হয়নি আরাকানে রোহিঙ্গারা তেরোশো বছর ধরে অব্যাহত ভাবে তারা সেখানে বসবাস করছে শুধু তাই নয় আরাকানের এই তেরো শত বছরের মধ্যে মুসলমানদের সোনালী যুগের অবিস্মরণীয় কিছু ইতিহাস রচিত হয়েছে সাড়ে তিন শত বছরের মুসলিম বীরত্ব গাথা ইতিহাস সেখানে রচিত হয়েছে ইতিহাস বলে চোদ্দশো ত্রিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশত চুরাশি খ্রিস্টাব্দ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত চোদ্দশো তিরিশ পনেরোশো তিরিশ ষোলোশো তিরিশ সতেরোশো তিরিশ তারপরে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনশত তিপ্পান্ন বছর আরাকানের স্বাধীন আকাশে ইসলামের হেরানি নিশান উদ্দিন হয়েছিল তিনশত তিপ্পান্ন বছর আরাকান মুসলমানেরা শাসন করেছিল তিনশত তিপ্পান্ন বছর আরাকানের বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন কায়েম হয়েছিল তিনশত তিপ্পান্ন বছর পর্যন্ত সুলতান সুলাইমান শাহ থেকে নিয়ে শুরু করে দ্বিতীয় সেলিম শাহ পর্যন্ত আঠারো জন মুসলিম শাসক আরাকানকে শাসন করে আল্লাহর করণের ন্যায় বিচারের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে ন্যায় বিচার এবং ইনসাফের রাজত্ব কায়েম করেছিল মানুষের ঘরে ঘরে তাদের অধিকার পৌঁছে দিয়েছিল সাড়ে তিনশত বছর পর্যন্ত স্বাধীন আরাকানের আকাশে একটি পতাকা উড়েছিল যে পতাকার মধ্যে আল্লাহর করণের আয়াত আকিম উদ্দিন খচিত অবস্থায় ইসলামের সোনালী ইতিহাসের অবিস্মরণীয় কীর্তিগত ইতিহাস রচনা করেছিল মোখতারাম হাজরিন চোদ্দশো থেকে সতেরোশো চুরাশি তিনশত তিপ্পান্ন বছর আরাকারে মুসলমানদের শাসন করবার ইতিহাস ইসলামী রাজত্বের ইতিহাস কাজেই আজ যারা মায়ানমার সরকার অংশান সূচির সরকার নির্লজ্জ ইতিহাসের সঙ্গে মিথ্যাচারের মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকানের বহিরাগত বলে তারা দাবি করতে চায় আপনারা দেখেছেন আরাকানের মুসলমানদেরকে রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকানের স্থানীয় অধিবাসী বলে শত শত বছর শত বছর যাবৎ আজকে মায়ানমার স্বীকৃতি দিচ্ছে না বার্মা সরকার স্বীকৃতি দিচ্ছে না তারা রোহিঙ্গা মুসলমানদেরকে বহিরাগত বলে সাব্যস্ত করতে চায় রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকানের বহিরাগত বলে সাব্যস্ত করা ইতিহাসের সঙ্গে নির্লজ্জ মিথ্যাচার মায়ানমার সরকার একবিংশ শতাব্দীতে এক অসভ্য মিথ্যাবাদী নির্লজ্জ এক সরকার মায়ানমার সরকার হত্যাযজ্ঞের মাধ্যমে প্রমাণ করেছে একবিংশ শতাব্দীতে তারা একটি বর্বর অসভ্য জাহেল জাতি যাদের মধ্যে সভ্যতা মানবতা বলতে কিছুই নাই কিন্তু মায়ানমারের কথা কি বলবো ওরা তো অসভ্য ওরা তো বর্বর ওরা তো মিথ্যাবাদী ওরা তো এক নির্লজ্জ জালেম এবং অত্যাচারী জাতি ওদের কথা বেশি কিছু বলতে চাই না বলতে চাই আমার দেশের কথা বলতে চাই আমার দেশের হাজার বছরের ইসলামী ঐতিহ্যের এই কীর্তিকথা বাংলার ইসলামের ইতিহাসের কথা বলতে চাই শাহজালাল শাহমানাত শামাকদুম হাফিজ জিবুদুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইদের ইসলামের জন্য ইসলামের তরে বুকের তাজা রক্ত ঢেলে ইঞ্চি ইঞ্চি মাটি মুক্ত এবং স্বাধীন করা আমার গৌরব কথা বাংলাদেশের কথা মোস্তারাম হাজরিন যখন বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদের এবং জাতিসংঘের অধিবেশনে সব জায়গায় মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সপক্ষে মায়ানমার সরকারের বিপক্ষে কথা বলছে যখন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সমস্ত দলমত নির্বিশেষে রোহিঙ্গা মুসলমানদের পক্ষ অবলম্বন করেছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো দলমত নির্বিশেষে রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকানে আবার তাদের অধিকারে নাগরিক অধিকার নিয়ে ফিরিয়ে নেওয়ার দাবি তুলছে ঠিক ওই সময় বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মায়ানমার বর্বর সরকারের সুরে সুর মিলিয়ে আমার বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে ঘাপটি মেরে বসে থাকা দেশের স্বাধীনতা বিরোধী একটি চক্র আজকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলামের ঐতিহ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এটা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা দেখেছি প্রমাণ আমাদের সামনে এসেছে যেখানে বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মুসলমানদের মাথার ঘাম পায়ে ফালানো ট্যাক্সের পয়সা দিয়ে সরকার এবং সরকারের শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত হয় দেশের সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফালানো ট্যাক্সের পয়সা দিয়ে আমাদের জাতীয় পাঠ্যপুস্তক ছাপানো হয় সেই দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফালানো ট্যাক্সের পয়সা দিয়ে ছাপানো অষ্টম শ্রেণীর জাতীয় পাঠ্যপুস্তকের মধ্যে আরাকানের ইতিহাস লিখতে গিয়ে রোহিঙ্গা মুসলমানদেরকে সেখানকার বহিরাগত বলে সাব্যস্ত করে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এক স্পষ্ট ষড়যন্ত্রের নীল নকশা আঁকা হয়েছে এটা আজকে আমরা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের জাতীয় পাঠ্য পুস্তকে মায়ানমারের নাগরিক রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকানের বহিরাগত বলে সাব্যস্ত করবার এই দুঃসাহস বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বক্তব্য লেখবার দুঃসাহস আমার দেশের শিক্ষা মন্ত্রণালয় কোথ থেকে পেল তার জবাবটাই আমরা জবাব ব্যাপারটা অনেকে খুব মামুলি মনে করতে পারেন যে এত ছোট একটা বিষয় নিয়ে এভাবে জবাব চাওয়ার কি আছে এত ছোট একটা বিষয় নিয়ে এভাবে উত্তেজনা ছড়ানোর কি আছে পরিষ্কার শুনে রাখেন আপনার কাছে ব্যাপারটা মামুলি হতে পারে কিন্তু যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের কাছে ব্যাপারটা মামুলি ব্যাপার নয় বলবেন কারণ কি বলবো কারণ হলো আজ বাংলাদেশ এবং মায়ানমার রাষ্ট্র মুখোমুখি অবস্থায় আপনারা জানেন বাংলাদেশ এবং মায়ানমার মুখোমুখি অবস্থায় বিতর্কের অন্যতম একটা বিষয় হল রোহিঙ্গা মুসলমানরা তারা মায়ানমারের আরাকানের আদিবাসী নাগরিক হিসেবে তারা সেখানে নাগরিকত্বের সুযোগ সুবিধা এবং অধিকার পাবে কি পাবে না বাংলাদেশ বলছে তাদেরকে আরাকানে নাগরিক হিসেবে নাগরিকত্বের মর্যাদা এবং সকল সুযোগ সুবিধা দিতে হবে বার্মা এবং মায়ানমার সরকার বলছে যে না তারা আরাকানে নাগরিক হিসেবে সুযোগ সুবিধা এবং অধিকার পাবে না এটা নিয়ে আজ বিতর্ক হচ্ছে এই বিতর্ক এক দুই করে গড়াতে গড়াতে ইতিমধ্যে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে আন্তর্জাতিক আদালত পর্যন্ত এটা গড়াতে পারে যদি তখন আন্তর্জাতিক আদালতে গড়ায় মায়ানমার সরকার বাংলাদেশের এই দাবির বিপক্ষে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয়ভাবে জাতীয়ভাবে প্রকাশিত ছাপানো এবং বাংলাদেশের জাতীয় পাঠ্য পুস্তকে এই সরবরাহকৃত ইতিহাসের রেফারেন্স দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এটাকে প্রমাণ হিসেবে আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করতে পারে তারা বলতে পারে যে বাংলাদেশ সরকারের জাতীয় পাঠ্য পুস্তকে রোহিঙ্গাদেরকে আরাকানের বহিরাগত বলে সাব্যস্ত করা হয়েছে যদি এটা মায়ানমার সরকার কখনো আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সরকারি ভাবে ছাপানো এই অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তককে প্রমাণ হিসেবে উপস্থাপন করে সেটা বাংলাদেশের জন্য নির্লজ্জ পরাজয়ের দুঃখজনক কারণ হতে পারে কথা ঠিক না বেঠিক তারা বলবে যে আপনার দেশের পাঠ্যপুস্তক বলছে এরা বহিরাগত আপনার দেশের ঐতিহাসিকরা বলছে এটা বহিরাগত আপনার দেশের শিক্ষা মন্ত্রণালয় বলছে এরা বহিরাগত কাজে এদেরকে আমি কেন আমার দেশের মধ্যে নাগরিকত্ব দেব মোহতারাম হাজরিন কাজী আজ এটা আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যখন বাংলাদেশের জাতীয় পাঠ্যপুস্তকের ক্লাস ওয়ানের বইয়ে ও দিয়ে ওর না চাই ধর্মের সামান্য শিক্ষা অন্তর্ভুক্ত করা হলো তখন এক শ্রেণীর মুরগি সোরা সাহারিয়ার কবিদের উৎপাতে বাংলাদেশে বসবাস করা দায় হয়ে গেছিল যখন বাংলাদেশের জাতীয় পাঠ্যপুস্তকে ইসলামী ভাবধারার কিছু লেখা কিছু বক্তব্য কিছু গল্প কিছু কবিতা অন্তর্ভুক্ত করা হলো তখন হেফাজত হেফাজত গেল গেল বলে গোটা বাংলাদেশকে এবং মিডিয়াকে গোটা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে উত্তাল করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছিল কথা ঠিক কিনা আর আজকে যখন অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে আরাকারে রোহিঙ্গা মুসলমানদেরকে বহিরাগত বলে সাব্যস্ত করা হয় এটা বাংলাদেশের স্বাধীনতা রাষ্ট্র বিরোধী বক্তব্য এ বক্তব্যের বিরুদ্ধে মুরগি চোরাদের মুখে কোনো কথা নাই তথাকথিত বুদ্ধিজীবীদের মুখে কোনো কথা নাই সুশীল সমাজের মুখের মধ্যে কোনো কথা নাই এবং স্বাধীনতার নামদারি ঠিকাদারদের মুখেও কোনো কথা নাই কথা বলছে তো একমাত্র এদেশের অনামায়িকার বলছে এতে প্রমাণিত হয় এদেশের আলেম সমাজ হলো প্রকৃত দেশপ্রেমী এবং আলেম সমাজই হলো বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ মাইলের স্বাধীনতার অতন্দ্র প্রহরী আমরা জেগে আছি ইনশাল্লাহ কথা ঠিক না বেঠি মোহতারাম হাজরিন আমি স্পষ্ট দাবি উত্থাপন করতে চাই এ বিষয়ে স্পষ্ট দাবি উত্থাপন করতে চাই দুই যাচ্ছে দুই সালের অষ্টম শ্রেণীর পাঠ্য পুস্তক থেকে যদি মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সংক্রান্ত এই নির্লজ্জ মিথ্যাচারকে যদি বাতিল না করা হয় সেই পুরনো গাঁদাখড়ি মিথ্যা বক্তব্য সন্নিবেশ করে যদি পাঠ্য পুস্তক ছাপানো হয় সে পাঠ্য পুস্তক টেকনাফ থেকে তেতুলিয়া মুসলমানদের ভূখণ্ডে কোন স্কুলে ঢুকতে দেওয়া হবে না লোক আল্লাহ হচ্ছে তোমার সাথে মোহতারাম হাজরিন ও দোস্ত আমি বলছিলাম আরাকানের মুসলমানদের দুঃখ দুঃখ কথা কিছু কথা ও দোস্ত আজকে তারা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ যে হিজরত এবং নুসরতের কথা বলেছেন আমি তো বলতে চাই আরাকানের রোহিঙ্গা মুহাজের মুসলমানেরা তারা হিজরতের হক আদায় করে দিয়েছে তারা তাদের তেরো শত বৎসরের আদিবাস সেখান থেকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে তারা তাদের সাড়ে তিনশত বছরের রাজত্বের গৌরবগতা ইতিহাস সে জমিন থেকে তারা উৎখাত হয়েছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের সন্তানগুলোকে তাদের মায়ের সামনে কুপিয়ে কুপিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে তাদের স্বামীদের সামনে তাদের স্ত্রীদেরকে ধর্ষণ করে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে তাদের স্ত্রীদের সামনে তাদের স্বামীগুলোর বুকের মধ্যে বুলেটের আঘাত করে বুকগুলোকে ছাত্রা করে দেওয়া হয়েছে তাদের সন্তানদের সামনে তাদের মা বাবাকে কেটে কেটে টুকরো টুকরো করা হয়েছে তাদের গর্ভবতী মায়ের পেট থেকে তার সন্তানকে বের করে মায়ের সামনে তার সন্তানকে নিয়ে ফুটবল খেলা হয়েছে ইতিহাসের পর্বতম সমস্ত হত্যাযজ্ঞের সমস্ত বর্বরতা এবং নারকীয়তার নজির আজকে সেখানে স্থাপন করা হয়েছে যদি প্রশ্ন করি কি অপরাধ রোহিঙ্গা মুসলমানরা কি অপরাধ করেছে চুরি করেছে না করে নাই ডাকাতি করেছে তাও করে নাই সন্ত্রাস করেছে সেটাও প্রমাণ করা যাবে না তাহলে কি প্রশ্ন কি অপরাধ তাদের অপরাধ তাদের একটাই যেটা আল্লাহর কোরআন বলেছে তাদের একমাত্র অপরাধ তারা এক আল্লাহকে রব বলে স্বীকার করেছে তাদের একমাত্র অপরাধ তারা ইমান গ্রহণ করেছে তাদের একমাত্র অপরাধ তারা নবী মোহাম্মদ আরবি সাল্লাহ তারা নবী বলে বিশ্বাস করেছে তাদের একমাত্র অপরাধ তারা পৃথিবীতে ইমান নিয়ে বাঁচতে চায় মুসলিম জাতির পরিচয় ধারণ করে তারা বাঁচতে চায় এছাড়া তাদের আর কোনো অপরাধ নাই এই অপরাধের কারণে তাদের উপর যে হত্যাযজ্ঞ মোহতারাম হাজিরিন আজকে বিশ্ব মিডিয়ার কথা কি বলবো মিডিয়াগুলোতে যা কিছু প্রচার হয়েছে প্রকৃত জুলুম এবং নির্যাতনের শতকরা দশ ভাগও প্রচারিত হয়নি আসল ইতিহাস বর্বরতার ইতিহাস নির্মমতার ইতিহাস মানবতার মানবতার ভয়াল বিপর্যয়ের ইতিহাস আজকে বিশ্ব মিডিয়া প্রচার করে না এবং বিশ্ব বিবেক আজকে মুখে পায়খানার কুলুপ এটে দিয়ে বসে আছে তারা জাতিসংঘের স্থায়ী পরিষদের বৈঠকের নামে নাটক সাজায় নাটক যখন সাদ্দাম ইরাক দখল করে চব্বিশ ঘন্টার প্রয়োজন হয় না জাতিসংঘের নেতৃত্বে ইরাকি অভিযান চালায় যখন আফগানিস্তানে তালেবানরা ইসলামের হুকুমত কায়েম করে তখন সেখানে অভিযান পরিচালনা করতে নাটক সাজাতে হয় না তারা বম্পিং এর মাধ্যমে বোমাবাজির মাধ্যমে মুসলমানদের ভূখণ্ড তারা আফগানিস্তানের মাটিকে তামায় রূপান্তরিত করে আর এই সুনুপুটি মায়ানমারের সরকার এদের নামে নানা রকম নাটক সাজায় মোহতারা মহাজরিন ওদেরকে কিছু উপর দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে আর তল দিয়ে বরং এই নির্যাতনকে আরো বেশি তারা উস্কানি দেয় মোখতারাম মহাজরিন কাজেই আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আজকে রোহিঙ্গা মহাজেররা ইতিহাসের ভয়াবহ নির্যাতনের মধ্য দিয়ে তারা ইমানকে রক্ষা করেছে ও দোস্ত রোহিঙ্গা মুসলমানরা জীবন দিতে রাজি হয়ে গেছে কিন্তু ইমাম ছাড়তে রাজি হয় নাই রোহিঙ্গা মহাজেররা আজকে তারা যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করত যদি তারা ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মকে তারা বরণ করে নিত তাহলে তাদের মায়েদেরকে এভাবে নির্মম ভাবে হত্যা হওয়া লাগত না তারা যদি ইসলাম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করত মায়ের সামনে সন্তানকে কেটে টুকরো টুকরো করে কিমা বানানো হতো না তারা যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করত স্বামীর সামনে স্ত্রীকে নির্মম ভাবে ধর্ষিত হওয়া লাগত না তারা যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করত তাহলে স্ত্রীর সামনে তার স্বামীর বুলেট বিচ্ছ এভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা লাগত না রোহিঙ্গা মহাজেররা তারা জীবন দিতে রাজি হয়ে গিয়েছে তারা রক্ত দিতে প্রস্তুত হয়ে গিয়েছে তারা মাল সম্পদ ধন সম্পদ ত্যাগ স্বীকার করেছে বাড়িঘর গুলোতে অগ্নি সংযোগকে তারা বরদাস্ত করে নিয়েছে ইমান ছাড়তে প্রস্তুত হয় না শুধুমাত্র ইমানটুকু ইমানের ঐশ্বর্যটুকু বক্ষে ধারণ করে অজানার পথে তারা আজকে বাড়ি দিয়েছে কথা ঠিক না বেঠিক মোস্তারা মহাজরিন তাদের উপর দিয়ে যে নির্মম নির্যাতনের সাইক্লোন টর্নেডো বয়ে গিয়েছে এটা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবো না বিশ্ব মিডিয়া প্রকৃত চিত্র তুলে ধরতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে শুধু দু একটা পরিসং দু একটা নিজেদের সচক্ষে দেখা আর নিজের সকারে শোনা তাদের নির্মম নির্যাতনের কিছু উপাখ্যান আমি আপনাদেরকে শোনাই মোহতারাম হাজরিন সেই বার্মার রোহিঙ্গা মুসলমানদের শরণার্থী ক্যাম্পগুলোতে আমরা দিনের পর দিন রাতের পর রাত একাকার করে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি সত্য আগত মহাজেরদের কাছ থেকে তাদের নির্মম নির্যাতনের উপাখ্যান আমি শুনেছি আমি শুনেছি যে রাশিরং এলাকা আমাদের বার্মার সীমান্ত নাফ নদীর সীমান্ত থেকে বেশ ভিতরের দিকে একটা এলাকা যেটাকে রাশিডং বলা হয় সেখান থেকে বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদীর তীর পর্যন্ত পৌঁছতে বারো থেকে পনেরো দিন পর্যন্ত পায়ে হেঁটে আসতে হয় রাশিডংয়ের একটা গ্রামের বারো শত নারী আর শিশু পুরুষ সকলে মিলে একসঙ্গে বিগত পঁচিশে আগস্ট ভয়াল কাল রাত্রিতে যখন নির্যাতন শুরু হলো নির্যাতনের মুখে বারো শত নাগরিক নারী শিশু পুরুষ বৃদ্ধ যুবক সকলে মিলে হিজরতের পথে পা বাড়ালো রাস্তার মধ্যে মাঝে মাঝে তাদের পেছন দিক থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে গুলি করে অনেকের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে ধারালো দেশি অস্ত্র নিয়ে তাদের অনেকের উপর ছাপিয়ে পড়ে অনেককে নির্মমভাবে হত্যা করা হয়েছে অনেককে কেটে টুকরো টুকরো করা হয়েছে কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল পেছন থেকে স্বামীকে হত্যা করা হচ্ছে স্ত্রীর পক্ষে নিজের পেছন দিকে ফিরে তাকাবার সুযোগ নাই সন্তান নির্মম ভাবে মা মা বলে আত্মচিৎকার করছে মায়ের পেছন দিকে ফিরে তাকাবার সুযোগ নাই মা সন্তানকে কেঁদে কেঁদে রাখছে সন্তানের পক্ষে মাকে রক্ষা করবার জন্য পেছন দিকে ফিরে তাকাবার সুযোগ নাই যাদেরকে পেছন দিক থেকে পেরেছে খুন করে রেখে দিয়েছে যাদেরকে পেরেছে ব্রাশ ফায়ার করে তাদের লাশ জমিনের মধ্যে ফেলে দিয়েছে যাদেরকে পেরেছে ধারালো তা বটি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে খাল বিলের মধ্যে ফেলে দিয়েছে এ অবস্থায় বারো শত নারী শিশু আর পুরুষ সেই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন বাংলাদেশের সীমান্তে নাগ নদীর তীরে এসে তারা পৌঁছল তখন গণনা করে দেখে অবশিষ্ট আছে মাত্র দেড়শো জন মানুষ মাত্র দেড়শো জন মানুষ বাকি এক হাজার পঞ্চাশ জন রাস্তার মধ্যে তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তাদের কোনো লাশ কবর দেওয়ার ব্যবস্থা নাই নির্মল তাদেরকে সম্মানজনক ভাবে সমাধিটুকু তো প্রস্তুত করবার সুযোগ নাই এভাবে অকত্য ভাবে নির্যাতন করে লক্ষ লক্ষ মানুষকে আজকে তারা গুম করে ফেলেছে বিশ্ব বিবেক জাতিসংঘ বিশ্ব সংস্থাগুলোর কাছে এর প্রকৃত কোনো চিত্র আজকে নাই মোহতারাম হাজরিন এভাবেই অসংখ্য অগণিত ঘটনা আমরা যখন শাহপুরের দ্বীপ থেকে হারিয়াখালী পর্যন্ত একটা করলারে করে আসলাম দেখলাম আমাদের সামনে ছোট্ট একটা বালিকা সর্বোচ্চ বয়স হতে পারে তার বড় জোর বারো বছর এই বালিকার কোলের মধ্যে একটা ছোট্ট মাসুম বাচ্চা বয়স হবে তার সর্বোচ্চ এক বছর কেমন যেন বাচ্চাটা ফেল ফেল করে দিক সেদিক তাকিয়ে থাকে তার তাকানোর মধ্যে কেমন যেন একটা উদাস দৃষ্টি আমাদের কনফিউশন হলো যে এই বালিকা মেয়েটা কি তার মা এটা একবার সন্দেহ হয় কারণ সেখানকার অনেক মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যায় সন্তান হয় আবার আরেকবার মনে হয় যে না এর মা হতে পারে না কারণ একটা মেয়ে যত অল্প বয়সী মা হোক একটা মাতৃত্বের পূর্ণতা তার মধ্যে দেখা যায় সেই বালিকার মধ্যে এটা দেখা যাচ্ছিল না আমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো বালিকাকে এই সন্তানটাকে এ কি তোমার সন্তান বালিকা বলল যে না এটা আমার সন্তান নয় তাহলে তুমি একে নিয়ে এসেছো থেকে বলল আমরা যখন হিজরত করে সেখান থেকে বারবার বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমার পাশের বাড়ির এই মহিলা তার স্বামী বৃদ্ধ বুলেট বৃদ্ধ হয়ে ঘরের মধ্যে পড়েছিল এই স্ত্রী তার বুলেট বৃদ্ধ স্বামীকে আহত অবস্থায় ফেলে হিজরত করতে রাজি সম্মত হলো না কারণ স্বামীকে আহত অবস্থায় ফেলে সে অজানার উদ্দেশ্যে পাড়ি দিবে এজন্য সে সম্মত হলো না নিজের সন্তানকে নিয়ে সেখানে অবস্থান করবে সেটারও তার সুযোগ ছিল না কারণ ওই মহিলাও বুলেট বৃদ্ধ হয়েছে তার দুই হাতে বুলেট লেগেছে কাজেই সন্তানকে কোলে করে মা তার তার সন্তানকে স্তন্য দান করবে পান বুকের সেই সামর্থ্য তার নাই সে মা তার সন্তানকে আমার কোলে দিয়ে তুলে দিয়ে বললো যে তোরা যাচ্ছিস নিরাপদ আশ্রয় বাংলাদেশে সাহাবার বুকের কলিজার টুকরা মানিকের ধন তোরা নিয়ে যাও হয়তো আমি আর তার বাবা এই আমাদের মাতৃভূমিতে আমাদের মৃত্যু ঘটবে এখানেই হয়তো আমরা মরে পড়ে থাকবো সান্ত্বনা নিয়ে মরব আমার সন্তান পার্শ্ববর্তী দেশে মুসলমানদের কোলে কাকে করে মুসলমানদের মতো করে পড়ে উঠবে এই সান্ত্বনা নিয়ে আমাদের সঙ্গে সন্তানকে রওনা করে দিয়েছে মোহতারাম হাজরিন আমাদের আর জিজ্ঞাসা করবার সাহস হয় নাই যে জিজ্ঞাসা করব যে কতদিন ধরে তোমরা সফর করছো দশ থেকে বারো দিন ধরে তারা হিজরত করছে পথের মধ্যে অতিক্রম করেছে এই দশ থেকে বারো দিন একটা দুগ্ধপোষ্য শিশু একটা দুধ পানকারী বাচ্চা কি ছিল তার খাবারের ব্যবস্থা থেকে তার দুধ পান করবার ব্যবস্থা হলো এই প্রশ্ন করবার সাহস ছিল না কারণ এই প্রশ্নের যে জবাব আসত সেই জবাব শুনে সহ্য করবার ক্ষমতা আমাদের ছিল না মোহতারাম হাজরিন এটা হলো আজকে রোহিঙ্গা মুসলমানদের ঘরে ঘরে জনজনের চিত্র ও দোস্ত সংবাদপত্রের মাধ্যমে আপনারা দেখেছেন রোহিঙ্গা মুসলমান মায়েরা অনেক সন্তান জন্ম দেয় এটা নিয়ে অনেকে হাসি তামাশা করে অনেকে বিদ্রুপ করে যে ওরা এত সন্তান কেন জন্ম দেয় মোহতারাম হাজিরিন আমাদের মধ্য থেকে কেউ কেউ তাদেরকে প্রশ্ন করেছিল সত্য প্রশ্ন বিদ্রুপ করে ওদেরকে ভর্সনা করেছিল যে তোরা এত সন্তান কেন গ্রহণ করিস অথচ ও দেশে তোদের কোনো নিরাপত্তা নেই তোদের অধিকার বলতে কিছুই নেই সন্তান যদি কিছুটা কম থাকতো ভোগান্তিটা অতিরিক্ত একটু কম হতো তোরা বছরে বছরে সন্তান কেন জন্মদান করিস মোহতারাম হাজরিন রোহিঙ্গা মেয়েরা অন্তত আমি বলবো আমার দেখা আমি ইতিমধ্যে ছয়বার কয়েকদিন করে সেখানে অবস্থান করেছি আমার দেখা মতে রোহিঙ্গা মেয়েরা আমাদের দেশের মেয়েদের চেয়ে অনেক বেশি লাজুক এবং পর্দানসী তারা কথা বলে না পুরুষদের সঙ্গে সহজে কিন্তু একটা লাজুক মেয়ে এই ভৎসনার মুখে একজনকে জবাব দিয়েছে যে জবাব শুনবার পর দুনিয়ার পঞ্চাশ কোটি কোন মুসলমান যুবক আমরা আমাদের মুখ মানুষকে দেখানোর মতো কোনো স্বার্থ সাহস আমাদের বুকে থাকবার কথা নয় সে মুখ আমাদের থাকবার কথা নয় যে জাতির বন্দির এই অবস্থা হয় জবাব দিয়েছে যে বার্মা আরাকানের এক রোহিঙ্গা মা সন্তান গর্বে ধারণ করাটা এত সহজ ব্যাপার নয় বরং পৃথিবীর অন্য যে কোনো মায়েদের তুলনায় রোহিঙ্গা মায়েদের গর্বে সন্তান ধারণ করাটা আরো বেশি কঠিন কারণটা কি তাদের গর্বে ধারণ করা অন্যদের চেয়ে কঠিন কারণ কি কারণ হলো এই অন্য সব জায়গায় আমার গরিব বাংলাদেশেও থানায় থানায় ইউনিয়নে গ্রামে গ্রামে প্রসূতি মায়ের চিকিৎসা সেবা প্রদান করবার মতো চিকিৎসা ব্যবস্থা আছে রাত বারোটা একটা তিনটা যে কোনো সময় যদি কোনো মায়ের প্রসব বেদনা উঠে যায় তাহলে তার প্রসব নিরাপদ ডেলিভারির জন্য যে কোনো জায়গায় হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা আছে কথা ঠিক আর আরাকানের রোহিঙ্গা মুসলমানদের জন্য সেখানে রাত তিনটা নয় বেলা তিনটার সময়ও কোন এক নারীর বিপজ্জনক ডেলিভারির সময় নিরাপদ চিকিৎসা দেওয়ার মতো গোটা আরাকান রাজ্যের মধ্যে কোনো ব্যবস্থাপনা নাই যদি তাদের কোনো সমস্যা মারাত্মক কোনো সমস্যা দেখা দেয় যদি ভালো উন্নত চিকিৎসার প্রয়োজন হয় নাফ নদীর উত্তাল তরঙ্গ পানি দিয়ে বাংলাদেশের কক্সেস বাজার অথবা চট্টগ্রামে হাসপাতাল থেকে তাদেরকে চিকিৎসা নিতে হয় মোখতারাম হাজরিন এই অবস্থার মধ্য দিয়েই তারা সন্তান গর্বে ধারণ করে সন্তান প্রসব করে সন্তান প্রসব করলে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন জাতি একজন গর্বধারিণী সন্তান জন্মদানকারিণী সন্তান লালনকারিণী মাকে সম্মান জানায় এমনকি তাদেরকে ভাতা পর্যন্ত দেয় আপনারা জানেন পৃথিবীর উন্নত দেশগুলোতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এমনকি মধ্যপ্রাচ্যের লিবিয়া কুয়েত আরব আমিরাত সৌদি আরব এই সমস্ত ভালো ভালো উন্নত দেশ ওদিকে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা সে সমস্ত দেশে একটা মা যদি তার সন্তানকে লালন করে পার সন্তান লালন করবার জন্য পালন করবার জন্য মাসে পাঁচশো হাজার দেড় হাজার দুই হাজার ডলার তাকে ভাতা দেওয়া হয় আমাদের বাংলাদেশ গরিব দেশ ভাতা দেওয়ার সুযোগ নাই তবুও রাষ্ট্রীয়ভাবে মায়ের জন্য একটা বিশেষ অবকাশ রাখা হয়েছে আমাদের দেশের আইন আপনারা জানেন যে মাতৃত্বকালীন বাধ্যতামূলক ভাবে ছয় মাসের ছুটি দেওয়া এটা বেসরকারি সরকারি সকল প্রতিষ্ঠানে কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন ছয় মাসের ছুটি রয়েছে অর্থাৎ যখন একজন মা একজন সন্তান প্রসব করবে তার জন্য ছয় মাসের ছুটি সে বাড়িতে বসে থাকবে সরকার খাতা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে এটা হলো আমাদের গরিব দেশে এক মায়ের জন্য সুবিধা রোহিঙ্গা মায়েরা যখন একটা সন্তান প্রসব করে তখন ভাতা তো দূরের কথা একজন সন্তান জন্ম দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তার ওই সন্তানকে নিয়ে নিকটবর্তী থানায় গিয়ে সন্তানের নাম নিবন্ধন করতে হয় সন্তানের নাম নিবন্ধন করলে সরকার বা থানার পক্ষ থেকে কোনো ভাতা দেওয়া হয় না বরং এক একটা সন্তানকে থানায় নাম রেজিস্ট্রি আর এন্ট্রি করবার জন্য এক একজন মাকে নগদ পঞ্চাশ হাজার টাকা থানায় জমা দিতে পারে এটা হলো আজকের সভ্যতার কথা বলছে হ্যাঁ দুনিয়ার সভ্যতা দুনিয়ার মানবতার কথা মানবতার উপর আমাদের লজ্জা হয় সভ্যতার দাবি করো তোমরা আর এখানে মুসলমান হওয়ার অপরাধের আর কোন অপরাধ নেই রোহিঙ্গা মায়েদের একমাত্র অপরাধ তারা মুসলমান মুসলমান হওয়ার অপরাধে এক মা সন্তান গর্বে ধারণ করবার পর প্রসব করবার পর জন্ম দেওয়ার অপরাধে পঞ্চাশ হাজার টাকার জরিমানা গুনতে হয় কিন্তু দোস্ত এই সকল কিছুর মধ্য দিয়েও তারা সন্তান গর্ভে ধারণ করে একটার পর একটা সন্তান প্রসব করে একটার পরে একটা সন্তান জন্মদান করে একটার পরে একটা অপদস্থ কারণটা কি ওই বোন বলেছে কারণ হলো এই যখন মগ সামরিক জান্তার অত্যাচারী বাহিনীগুলো আমাদের উপর হামলা চালায় আমাদের পুরুষদেরকে কখনো ধরে নিয়ে যায় আর কখনো বুলেটের আঘাতে পুরুষদের বুক ছাঁচড়া করে দিয়ে যায় কিন্তু যুবতী মেয়েদেরকে শুধুমাত্র হত্যা করে ওরা ক্ষান্ত দেয় না বরং প্রথম তাদের ইজ্জত ছিনিয়ে নেন ওদেরকে ধর্ষণ করবার পর তারপর তাদেরকে তুলে নিয়ে কখনো গণরেপ করে গণধর্ষণ করে আর কখনো ধর্ষণ না করে দু চারজন ধর্ষণ করে ছেড়ে দেয় কিন্তু ইজ্জত নিয়ে তাদের ঘর থেকে ফিরে আসবার সুযোগ থাকে না বাঁচবার উপায় একটাই থাকে যদি কোনো মেয়ে গর্ভবতী হয় তাহলে গর্ভবতী মেয়েদেরকে ওরা ধর্ষণের হাত থেকে মুক্তি দান করে আমরা আমাদের ইজ্জতের হেফাজতের জন্য আমাদের মান সম্মান রক্ষা করবার জন্য আমাদের ইজ্জত এবং মর্যাদাকে রক্ষা করবার জন্য বছরে বছরে সন্তান গর্বে ধারণ করি মোহতারাম হাজরিন হে পৃথিবীর মুসলমান যুবকেরা কি জবাব দেবে আমার এক তোমার বোন প্রতি বছর গর্বে ধারণ সন্তান ধারণ করে ইজ্জতের হেফাজতের জন্য আমাদের বোনেরা জীবনের মায়াকে ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে জীবন বিপন্ন করে প্রতি বছর সন্তান প্রসব করে নিজেদের ইজ্জতের হেফাজতের জন্য একবিংশ শতাব্দীতে যে জাতির মেয়েরা যে জাতির মায়েরা ইজ্জতের হেফাজতের জন্য এভাবে নির্মম কষ্ট স্বীকার করতে পারে আমি বলতে চাই একবিংশ শতাব্দীতে তাদের মতো সভ্য জাতি পৃথিবীতে দ্বিতীয়টি নেই মোহতারাম হাজিরিন বলতে চাই কথাগুলো কেন বললাম কেন বলতেছি কারণ কারণ আমরা শুনছি আমাদের কর্ণকুহরের সংবাদগুলো আসছে রোহিঙ্গা মহাজেররা আজকে তারা হিজরতের হক আদায় করে দিয়েছে একবিংশ শতাব্দীতে কিভাবে আল্লাহর দিনকে রক্ষা করতে হয় ইমানকে বক্ষে ধারণ করতে হয় নিজেদের জাতিগত ইসলামী পরিচয়কে কিভাবে বক্ষে ধারণ করতে হয় এক্ষেত্রে তারা অনন্য নজির স্থাপন করেছে কথা ঠিক এখন আমাদের পালা বাংলাদেশের ষোলো কোটি মুসলমানদের অগ্নি পরীক্ষা বলবেন কি পরীক্ষা তারা তো হিজরতের পরীক্ষায় উত্তীর্ণ হলো ইমানের প্রশ্নে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়ে নিজেদের সহায় সম্পদ গুলোকে আগুনের ছাই ভস্য বানিয়ে দিয়ে যারা আল্লাহর পদে হিজরত করে আসলো তাদেরকে যারা আশ্রয় দিবে তাদেরকে সাহায্য করবে একমাত্র তারাই হলো সত্যিকার ইমানদার আর তাদেরকে আশ্রয় দেওয়ার সাহায্য করবার ক্ষেত্রে যারা গড়িমসি করবে তাও বাহানা করবে নানা ধরনের ভোগ বিলাসিতার আশ্রয়ে নানা ধরনের নিজেদের আরাম আয়েসের স্বার্থে মহাজের বিরুদ্ধে তারা বিষদগার করবে আল্লাহর কোরআন বলতেছে তারা সত্যিকার ইমানদার হতে পারে না তারা ইমানদার নামদারি ভণ্ড আর মুনাফিক হাজরিন আমার আখেরি পয়গাম সর্বশেষ কথাটুকু আমি কথা বলে শেষ করছি ও মুসলমান রোহিঙ্গা মুসলমানদের এই হিজরত এবং তাদের উপরে নির্যাতন এটা আজকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা হলো বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশের ইসলাম বিরোধী সুদূর প্রসারী একটি নীল ষড়যন্ত্রের নকশা এটা বাংলাদেশ বিরোধী হে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সকল মানুষ বাংলাদেশকে যারা ভালোবাসে দেশপ্রেমী জনতা ইসলামের তৌহিদি জনতা কান খাড়া করে শুনে রাখো রোহিঙ্গা নির্যাতনের এই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা একদিকে যেমন ইসলাম বিরোধী ঘটনা আরেকদিকে এটা বাংলাদেশের স্বাধীনতা হরণ করবার এক সুদূর প্রসারী চক্রান্ত বলতে পারেন কিভাবে পরিষ্কার এটা বাংলাদেশে যেমনি ভাবে মুসলমানদের আরব ভূখণ্ডের বুকের উপর চারত ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করে মুসলমানদের আরবের আরামের ঘুমকে হারাম করবার ব্যবস্থা করা হয়েছে ঠিক তেমনি ভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তিপূর্ণ মুসলিম ভূখণ্ড বাংলাদেশের বুকের উপর একটি চারজ খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করবার বহু আগ থেকে তারা স্বপ্ন দেখছে সেই খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করবারই পয়লা পদক্ষেপ হল রোহিঙ্গা মহাজেরদেরকে সেখানে তাকে অত্যাচার করে তাদের ভিটেমাটি হারা করে তাদেরকে সেখান থেকে উৎখাত করে দেয়া হয়েছে এখন তারা নিঃস্ব অসহায় এই নিঃস্ব অসহায় অবস্থায় নয় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে এই নয় লক্ষ রোহিঙ্গাদেরকে নির্যাতন করেছে মায়ানমার সরকার আর পেছন থেকে এদেরকে মদত জুগিয়েছে পশ্চিমা খ্রিস্টবাদী সাম্রাজ্যবাদী শক্তি ওরা মদত জুগিয়েছে পেছন থেকে রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মেরেছে এবার ওরা দিনের বেলায় ওঝা হয়ে ঝাঁপতে এসেছে সাম্রাজ্যবাদী খ্রিস্টবাদী পশ্চিমা শক্তিরা এনজিওদের নামে কোটি কোটি শত শত কোটি ডলার দিয়ে এবার রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে সাহায্যের নাম করে ওদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে মোহতারাম হাজরিন এদেশের আলেম সমাজের পক্ষ থেকে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সরকার দেশপ্রেমিক প্রত্যেকটি জনতাকে আমরা সতর্ক করে দিতে চাই যে এই যে এনজিওদের তৎপরতা এটা শুধুমাত্র সেবা নয় বরং সেবার আড়ালে ধর্মান্তরের নীল নকশা সেবার আড়ালে বাংলাদেশের অখণ্ডতাকে বাংলাদেশের অখণ্ডতাকে ভঙ্গ করে বাংলাদেশের বিশাল পার্বত্য অঞ্চল জুড়ে সুদূর প্রসারী খ্রিস্ট রাজ্য বানানোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার ষড়যন্ত্র এটি কাজেই দোস্ত পরিষ্কার ওলামায় কেরাম শুরুর দিন থেকে সজাগ ছিলেন আলহামদুলিল্লাহ পঁচিশে আগস্ট আক্রমণ শুরু হয়েছে ছাব্বিশে আগস্ট সূর্য উদয় হওয়ার সময় থেকেই এদেশের আলেম সমাজ ইমাম সমাজের নেতৃত্বে এদেশের ধর্মপ্রাণ মুসলমান নির্যাতিত মানবতার পাশে তারা দাঁড়িয়েছে এবং নজিরবিহীন ভূমিকা পালন করেছে যেটা আজকে বিশ্ব দরবারে বাংলাদেশের গৌরবকে ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে কথা ঠিক কিনা মোহতারাম হাজরিন সেখানে ওলামায় গ্রাম সব ধরনের মানবিক সাহায্য করেছে সর্বশেষ রোহিঙ্গা মুসলমান সন্তানদের শিক্ষা দীক্ষা ইমান আমলের হেফাজতের জন্য ব্যাপকভাবে সেখানে মসজিদ এবং মক্তব তুলে গড়ে তোলা হয়েছে যে মক্তব এবং মসজিদগুলোর মাধ্যমে রোহিঙ্গা শিশুদের আগামী দিনের ইমান এবং করণে শিক্ষার ব্যবস্থা হচ্ছে আমরা লক্ষ্য করছি সেখানে এক শ্রেণীর খ্রিস্টবাদী এবং খ্রিস্টান মিশনারি এনজিও গুলো তারা শিক্ষা এবং সেবার নামে রোহিঙ্গা সন্তানদেরকে আগামী দিনে তাদেরকে শিক্ষার নামে তাদের ব্রেন ওয়াশ করে মগজ ধলাই করে ওদেরকে আগামী দিনে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত ধর্মান্তরিত করবার সুদূর প্রসারী ষড়যন্ত্র করছে মুখতারাম হাজরিন আমাদের পরিষ্কার কথা টয়লেট বানাবে বানাক কোনো আপত্তি নাই খাবার সরবরাহ করবে করুক তাতেও কোনো আপত্তি নাই টিউবওয়েল চাকুয়াল বসায় দিবে কোনো আপত্তি নাই ঘর বানিয়ে দিবে কোনো আপত্তি নাই তাবু সরবরাহ করবে কোনো আপত্তি নাই চাল ডালদের খাদ্য সরবরাহ করবে তাতেও কোনো আপত্তি নাই এমনকি স্কুলের নামে এনজিও শিক্ষা প্রসার করবে তাতেও আপত্তি করব না তবে শর্ত হলো এই যতগুলো খ্রিস্টান মিশনারি বিদেশি এনজিও শরণার্থী শিবিরে রোহিঙ্গা মুসলমানদের সন্তানদেরকে শিক্ষার নাম করে স্কুলিং প্রোগ্রাম শুরু করবে সেই স্কুলগুলোতে কি শিক্ষা দেওয়া হবে তাদের সেই পাঠ্যসূচি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইসলামী শিক্ষাবিদদের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ শিক্ষাবিদ ওলামায় মাধ্যমে তাদের পাঠ্য পুস্তক অনুমোদন করানোর মাধ্যমে তারপরে এনজিওদেরকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবার অনুমতি দিতে হবে যদি এটা না করা হয় যদি এটা না করা হয় এই এনজিওরা সুদূর প্রসারী চক্রান্তের মাধ্যমে আমাদের দেশে পাঁচ লক্ষ রোহিঙ্গা শিশু আশ্রয় নিয়েছে যাদের মধ্যে কম করে হলেও পঞ্চাশ হাজার রোহিঙ্গা শিশু এমন হবে যাদের বাবারা শাহাদ বরণ করেছে আরাকানের মাটিতে যারা মাতৃহারা মা হারা যাদের মায়েরা নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আরাকানের মাটিতে পঞ্চাশ হাজার মা হারা পিতৃহারা মাতৃহারা বাবা মা হারানো এই এতিম গুলো বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের কাছে আল্লাহর পক্ষ থেকে আমার একটা মুসলমানের সন্তানকে যদি খ্রিস্টান মিশনারিরা ধর্মান্তরিত করে ফেলে একটা মুসলমানের সন্তানকে যদি বেইমান বানিয়ে ফেলে মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম কেয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতা করতে হবে এই শহীদ বাবা মা যদি আপনাকে প্রশ্ন করে আমরা তো ইমানের জন্য জীবন দিয়েছিলাম আমাদের শাহাদাতের পর আমাদের সন্তান পার্শ্ববর্তী মুসলিম দেশ হিসেবে তোমার মাটিতে আশ্রয় নিয়েছিল তুমি সে দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হয়ে আমার সন্তানকে শুধু কয়েকটা টাকার লোভে এনজিও খ্রিস্টান মিশনারিদের হাতে বিক্রি করে দিয়েছ তুলে দিয়েছ খোদার কাছে তার বিচার চাই এই বিচার চাইলে বাংলাদেশের সরকারের কোন প্রভাবশালী ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী ফুলসিরাত পার হওয়ার সুযোগ থাকবে এটা সরকার বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক প্রত্যেকটি জনতার জন্য আজকে এটা পরীক্ষা কথা ঠিক কিনা এবং আলেম সমাজের জন্য এটা গুরুত্বপূর্ণ এক পরীক্ষা কথা ঠিক কিনা আমি সচেতন ওলামা একরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের কাছে জানতে চাই এই ইমানের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে যা কিছু করতে হয় তা করতে আমরা প্রস্তুত আসি তো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই পরিষ্কার আমাদের কথা আমাদের পার্বত্য অঞ্চলে যেখানে টেকনাফের কুতুপালং উখিয়া বালুখালী টেংখালি সেই সমস্ত শরণার্থী শিবিরগুলোতে মসজিদ গড়ে উঠেছে সেই মসজিদ গুলোতে রোহিঙ্গা বাচ্চাদের যে কোরআনের শিক্ষা ব্যবস্থা চলছে সেই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করবার জন্য সরকার যদি কোনো সাহায্য না করে না করবে এদেশের ধর্মপ্রাণ মুসলমান তারা তাদের বেসরকারি অর্থায়নে সমস্ত মক্তব এবং মসজিদ গুলোর অর্থায়ন করবো আমাদের মসজিদ গুলোকে বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি আমরা মসজিদ এবং মক্তব ঘর গুলোকে নানা ছলছুতোয় এনজিওরা দখল করবার পায় তারা চালাচ্ছে পরিষ্কার হুশিয়ার কথা সচেতনতার কথা হলেই এনজিওদের স্কুলগুলোর উপর সরকারিভাবে নজরদারি করতে হবে ওদের পাঠ্যপুস্তক শতকরা একশো ভাগ রোহিঙ্গা মুসলমানদের সন্তানদের জন্য এমন আমরা সিলেবাস চাই যে সিলেবাসে কোরআনের শিক্ষা থাকবে যেই সিলেবাসে ইমানের শিক্ষা থাকবে যেই সিলেবাসে আকিদার শিক্ষা থাকবে যেই সিলেবাসে আরাকানের সত্যিকার ইতিহাসের শিক্ষা থাকবে ইমান সারা কোরআনিক শিক্ষা ছাড়া আরাকানের সত্যিকার ইতিহাসের শিক্ষা ছাড়া সেখানে এনজিওদেরকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না করতে দেওয়া যাবে না আর যতগুলো মসজিদ হয়েছে মসজিদ থাকবে মসজিদ মসজিদ থাকবে কি থাকবে না মক্তব গুলো থাকবে কি থাকবে না অনেকে প্রচারণা চালায় আমরা শুনেছি কানে এসেছে যে মসজিদ নাকি বেশি হয়ে গেছে আমি সরেজমিন ঘুরে ঘুরে দেখে এসেছি নামাজের সময় আপনারা যে কেউ যাবেন শরণার্থী শিবির গুলোতে মধুর ছড়ায় যাবেন আপনারা সেখানে কুতুপালন যাবেন বালুখালি যাবেন কোন একটা মসজিদে জামাত চলাকালীন সময়ে শেষ কাতারেও জায়গা পাওয়া যায় না বরং অধিকাংশ মসজিদে সানি জামাত দ্বিতীয় জামাত করা লাগে অর্থাৎ সেখানে জনসংখ্যার তুলনায় মসজিদ এখন অপ্রতুল আরো বেশি মসজিদ করতে হবে এই মসজিদ মাধ্যমে তাদের বাচ্চাদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব চলছে এক একটা মক্তবে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত বাচ্চারা সেখানে পড়াশোনা করছে মোখতারা হাজরিন কাজেই পরিষ্কার কথা আজকে রোহিঙ্গা শিশুদের সঙ্গে আমার বাংলাদেশের আগামী দিনের স্বাধীনতার প্রশ্ন জড়িয়ে আছে খ্রিস্টানরা চেষ্টা করছে এই পাঁচ লক্ষ রোহিঙ্গা শিশুকে ধর্মান্তরের মাধ্যমে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে আগামী পঞ্চাশ বছর পর বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড থেকে পার্বত্য অঞ্চলকে ছিনিয়ে নিয়ে ওদের স্বপ্নের খ্রিস্ট রাজ্যে তারা পরিণত করতে চায় কাজে ও আমরা সবাই একাকার আওয়ামী লীগ বিএনপির ভেদাভেদ নাই হুজুর খেজুরের ভেদাভেদ নাই যারা দেশকে ভালোবাসো ওলামায় গ্রামের নেতৃত্বে আসো একটা আওয়াজ তুলি পাঁচ লক্ষ রোহিঙ্গা শিশু থেকে একটা মুসলমানের সন্তানকে যদি খ্রিস্টান বানানোর পায়তারা করা হয় সমস্ত এনজিওদের আস্তানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে আগুন দিয়ে ঠিক তো ইনশাল্লাহ আর যদি খবর পাওয়া যায় প্রায় দশ হাজারের মতো মসজিদ গড়ে উঠেছে নয় লক্ষ মহাজেরদের জন্য একটা মসজিদের একটা খুঁটি যদি উপড়ে ফেলবার চেষ্টা করা হয় একটা মক্তবের একটা বেড়া যদি খুলে ফেলবার চেষ্টা করা হয় আল্লাহ আহমদ শফিরা জিন্দা আছেন তারা ডাক দেবেন প্রয়োজনে টেকনাফ থেকে তেতুলিয়ায় লক্ষ মুসলমান টেকনাফের দিকে আমরা প্রয়োজনে লং মার্চ করবো লং মার্চ করবো ইনশাল্লাহ সত্তর সজাগ থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওলামা একরাম আছে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে মিল্লাতের প্রয়োজনে দেশের ইঞ্চি ইঞ্চি মাটির স্বাধীনতা হেফাজত করবার জন্য আমরা আমরা জান দেব রক্ত দেব কিন্তু দেশের ইঞ্চি মাটিকে আমরা এখান থেকে চুরি করতে দেব না ইনশাল্লাহ আল্লাহ পাক রব্দুল আলমিন ইসলামের হাজার বছরের ঐতিহ্যের এই লালন কেন্দ্রকে সংরক্ষণ করুন রোহিঙ্গা মহাজেরদেরকে আল্লাহ তাদের সমর্যাদায় আবার তাদের স্বদেশের মাটিতে জন্মভূমিতে নাগরিক সকল অধিকার নিয়ে আরাকানের মাটিতে ফিরে যাওয়ার তৌফিক আল্লাহ বাগদান করেন উঠবেন না ভাই হজরত দোয়া করবেন এখন আল্লাহর হস্তে আল্লাহর হস্তে আল্লাহর হস্তে শেষ সময় হজরতের বদ নিয়ে যাবেন না আল্লাহর হস্তে হজরত এতক্ষণ যে জরুরি কথাগুলো আমাদের সামনে আরোজ করেছেন বর্তমান প্রেক্ষাপট এবং অবস্থার চাহিদা অনুযায়ী আমরা নিশ্চয়ই বিষয়ের গুরুত্ব অনুধাবন করেছি আপনারা জানেন যে আমরা মুরাদনগর থেকেও আমি নিজেও এ পর্যন্ত সাতবার সেখানে গেছি দুই দিন তিন দিন চার দিন করে বিশ তিরিশ লাখ টাকা আপনারা দিয়েছেন এখন আমাদের সামনে একটা কর্মসূচি এই শীতের সময় আমাদের আল্লাহ মামুনুল সাহেব সহ আমাদের শীর্ষস্থানীয় বলে আমরা ফিকির করতে